কাদার সাথে পাথরের সাথে মিশে তার কোনো দাম থাকে না পরবর্তীতে যখন এটাকে রিফাইনাগারে নিয়ে আগুনের দ্বারা জ্বালায়া তার আবর্জনা থেকে তাকে মুক্ত করা হয় এটা দামি হয়ে যায় সৃষ্টিগত ভাবে মানুষ বিভিন্ন আবর্জনার সাথে জড়িত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরা মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারফ যে মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের দিলের মধ্যে স্বভাবজাত বানায় দেওয়া হয়েছে এইগুলি তার কাছে প্রিয় চাহিদার বস্তুগুলি পায়া যাওয়া হব্বসাহাওয়াত সে ভালোবাসে কি নিজের প্রবৃতি যেগুলি কামনা করে সেগুলি কি করা পাওয়া যাওয়া না স্ত্রী সন্তান সন্ততি স্তূপীকৃত ধন সম্পদ নিশান লাগানো গাড়ি ঘোড়া এই সব কিছু মানুষের কাছে আকর্ষণীয় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে এইগুলি হলো দুনিয়ার ভোগের সামগ্রী অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জেহাদের পথে যে বিষয়গুলি বাধা সেইগুলির বিষয়ে বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আটটা বিষয় যেগুলি মানুষের কাছে লোভনীয় আকর্ষণীয় যেটা মানুষের দিলের সাথে জড়িত এইগুলো যদি তোমাকে আল্লাহর পথে জেহাদের থেকে বিরত রাখে তাহলে সে ফাসেক হিসাবে গণ্য সে হেদায়ত পাবে না দামি হবে না সৃষ্টিগত ভাবে মানুষ স্বর্ণরূপার মতো দামি কিন্তু এই সৃষ্টিগত ভাবে এই দামি জিনিসটাকে আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত আবর্জনা এবং ময়লার সাথে দিদি কি করছেন জড়াইয়া দিছেন এখন এই ময়লা মুক্ত হওয়ার জন্য এই আবর্জনা থেকে পরিষ্কার হওয়ার জন্য সে তার বাস্তব দামটা ফুটে ওঠার জন্য তাকে আল্লাহ রব্বুল আলমিন কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছেন আর সেই নিয়ম কানুন গুলির পরীক্ষাগারের মধ্যে সুদন হওয়া ছাড়া সে কখনো দামি হতে পারবে না কোরআনে করিমের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলিফলাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ ভাবছে ইমানে নিছি এই কথা বলার পরে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি পেয়ে যাবে তারা পার পেয়ে যাবে অথচ তাদেরকে ফেতনায় ফেলা হয় নাই লা ইফতান তাদেরকে ফেতনায় ফেলা হবে না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম পূর্বে যারা অতিবাহিত হয়েছে ওদেরকে আমি কি করেছি ফেতনায় ফেলেছি পরীক্ষায় ফেলেছি কেমন পরীক্ষায় ফেলেছেন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ভাবছো তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের উপর সে অবস্থা আসেনি যা তোমাদের উপর পূর্ববর্তীদের উপর এসেছিল তাদের উপর কি অবস্থা এসেছিল মাসাতহুমুল বাসা ওদেরকে বিপদে আপদে রোগ বেদিতে অভাব অনটনে আক্রমণ করেছে ওয়াজুল ভয় আতঙ্কে প্রকম্পিত হয়েছে নিজের বাড়িতে ঘরে দেশে টিকার ব্যবস্থা নাই সমাজের মধ্যে টিকার ব্যবস্থা নাই টিকে থাকতে পারবে সে এমন অবস্থা যেন নাই এমন পরিস্থিতি হয়েছে যে রসুল এবং তার সাথের সাথীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আর কখন আল্লাহর সাহায্য আসবে এই অবস্থাগুলো আসার পরে আল্লাহ ইন্না নাসরুল্লাহি খরিব আল্লাহ পাকে সাহায্য অতি নিকটে বিপদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পড়ছে হাত্তাই রাস্তাই আসার রসুল রসুলরা পর্যন্ত নিরাশ হয়ে পড়েছে এবং রসুলদের এই একই হয়েছে আনহা জন্নুর অর্থ করেছেন এখানে হয়েছে যে আমার নিজের লোকেরা এখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে কুজিবু এখন আমি মিথ্যাবাদী সাব্যস্ত হব মানে আমার নিজের লোকেরাই এখন আর আমাকে বিশ্বাস করবে না তুমি যদি সত্য নবী হয়ে থাকো সত্য হয়ে থাকো তোমার বিজয় কোথায় সফলতা কোথায় উন্নতি কোথায় এমন ঝড় ঝাপটা এমন ধাক্কা এমন বিপদ আপদ আসার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করেছেন সাহায্য এনে দিয়েছেন এই যে বিপদ আপদ এইগুলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আল্লাহর সিদ্ধান্ত করা বিষয় বিশাই খৌফ আমওয়াল ওয়াল আংফুসি ওয়াস অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব কিছু ক্ষুধা তৃষ্ণা ভয় ভীতি ধন সম্পদের কমতি মাল সম্পদ ব্যবসা বাণিজ্য লাভ এইগুলির কমতির দ্বারা বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব ওয়াবাসির সবিরিন সুসংবাদ তাদের জন্য যারা এই ক্ষতিকর বিষয়গুলি আসার পরও ধৈর্য ধরে তারা দিনের উপর অটল রয়েছে এদের জন্য হলো সুসংবাদ আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম এটা যে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার জন্য কিসের ব্যবস্থা রাখছেন এই বিপদ আপদের স্টেশনগুলো পার হয়ে তারপরে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যে আসছে হফাতিল জান্নাতু বিল মাকারি জান্নাতকে তার চতুর্পার্শ্বে দিয়া ঘেরাও করে দেওয়া হয়েছে কি দিয়া কষ্টকর বিষয় দিয়া অপছন্দনীয় বিষয় দিয়া অপছন্দনীয় বিষয়গুলোর সাথে সংযুক্ত হওয়া ছাড়া এইগুলিকে মারায়া যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই জান্নাত তো আনন্দের জায়গা জান্নাত তো একটা আনন্দের জায়গা আরামের জায়গা কিন্তু এর পথটা হইল মাকারি মাকারি অর্থ হয়েছে কষ্টকর বিষয় দ্বারা ভরা আর নাম হলো কষ্টের জায়গা তার পথটা এটা ভরে দেওয়া হয়েছে সাহাওয়াত কিসের দ্বারা পছন্দনীয় বিষয় মনের চাহিদার বিষয় আনন্দের বিষয় এগুলো দিয়ে কষ্টকর বিষয়গুলোর মধ্যে থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন মানুষের নফস সৃষ্টি করছেন তার নফসের ভিতরে যোগ্যতা রাখছেন সে জান্নাতের সে তার ভিতরে যোগ্যতা রাখছেন সে জান্নাতের অধিবাসী হইতে পারে আবার তার ভিতর এই অযোগ্যতা আছে তার ভিতর এই দুর্বলতা আছে সে তার দুর্বলতাকে প্রশ্রয় দিয়া কোথায় যাইতে পারে জাহান্নামেও যাইতে পারে এখন সে কিভাবে জান্নাতে যাবে কিভাবে জাহান নামে যাবে এই পথটা রসুল সাল্লাসাল্লামের মাধ্যমে আল্লাহ পাকে একেবারে কি করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন ফিতনায় পতিত হওয়া ছাড়া কষ্টকর স্টেশনগুলি পার হওয়া ছাড়া কোথায় যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না এই কষ্টকর স্টেশনগুলোর একটা স্টেশন কোরআনে কারিম আল্লাহ তালা শুরুতেই বলতেছেন আউজুবিল্লাহ শেতানির রাজিম কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরহুল্লাকুম তোমাদের জন্য কিতাল ফরজ করা হয়েছে এটা অবধারিত করা হয়েছে এটা তোমাদের জন্য কষ্টকর ওহুয়া কুরহুল্লাকুম এটা তোমাদের জন্য কি কষ্টকর কিতালটা এটা কি শাহওয়াতের বস্তু না কষ্টের বস্তু জান্নাতের পথটা কি শাহওয়াতের বস্তু দিয়া ভরা না মাকার কষ্টের বস্তু দিয়া ভরা কেতালের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা যে এটা কিসের বস্তু কষ্টের বস্তু হাদিসে বলা হয়েছে জান্নাতের রাস্তা মাকারি কষ্টের বস্তু দিয়ে কি ভরা কোরআনে করিমে আল্লাহ তালা বলতেছেন যে কিতাল এটা ফরজ করা হয়েছে জান্নাতে যাইতে হলে আল্লাহর ফরজ করা বিষয়টাকে গ্রহণ করতে হবে না আর এটা কি এর বস্তু কষ্টের বস্তু তাহলে এখানে কষ্ট হবে বলে এই পথ থেকে ফিরে থাকার অবকাশ আছে না এই কষ্টটার মধ্যে পতিত হয় হলো জান্নাতের দিকে অগ্রসর হওয়া পতিত হয় হলো জান্নাতের দিকে অগ্রসর হওয়া আর এই কষ্টটা এটাই হলো ফিতনা এটা হলো কি ফিতনা পরীক্ষা এখন কষ্টের ভয়ে যে রাস্তা ছেড়ে দিবে সে পরীক্ষায় ফেল করলো আর কষ্ট হওয়ার পরও যে সেখানে টিকে রইল টিকে থাকার কারণে তার শরীরের চর্বি কমে গেল সুখ সুবিধা নষ্ট হয়ে গেল তার ধন সম্পদ কমে গেল সন্তান সন্ততির উপর কষ্ট আসলো সচ্ছলতা দূর হয়ে গেল তাইলে এই যে স্বর্ণরূপাকে যখন নাকি কি করা হয় আগুনে দিয়া গলানো হয় তখন স্বর্ণরূপার স্বাভাবিক ধর্মটা কি এটা কি শক্ত না তরল স্বর্ণ রূপার স্বাভাবিক ধর্ম এটা কি শক্ত বস্তু না তরল বস্তু শক্ত বস্তু কিন্তু যখন এটা রিফাইন আগারে নেওয়া হয় আগুন দিয়া যখন এটাকে জ্বালানো হয় তখন এটা শক্ত থাকে না তরল হয়ে যায় তাইলে তার স্বভাবজাত যে ধর্ম তার প্রাকৃতিক যে অবস্থান সেটাকে সে পরিত্যাগ করতে হয় রিফাইনাগারে গিয়া ময়লা আবর্জনা থেকে মুক্ত হইলে তার আপন অবস্থান তার কি করতে হয় পরিবর্তন করে দিতে হয় সেরে দিতে হয় এটা যেন একটা হিজরত কি করলো সে নিজের অবস্থান নিজের প্রকৃতি নিজের স্বভাব নিজের রুচি নিজের চিরদিন থেকে চলে আসা একটা অভ্যাস কি করে দিল সে অভ্যাসের আরবি হলো তবিয়ত তবে সৃষ্টিগত ভাবে তারে যেই অবস্থা দেওয়া হয়েছে সেটাকে কি বলা হয় তবিয়ত স্বর্ণরূপা তার তবিয়তটাকে পরিত্যাগ করছে না করে নাই পরিচ্ছন্ন হইতে গিয়া ঠিক একটা মানুষকে অপরিচ্ছন্ন হইতে গিয়া তার নিজের তবিয়ত পরিত্যাগ করা এটা অপরিহার্য যা মনে চাই সেদিকেই দৌড়াবে তার তবিয়ত অনুযায়ী এটা হবে না আল্লাহর হুকুম পালন করতে গিয়া তার তবিয়তকে তার বর্জন করতে হবে তবিয়তটা বর্জনের ক্ষেত্রে যখন তার অবস্থাটা এমন হয়ে যাবে বিষয় ইমিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি এই বিষয়গুলি যখন তার উপর কি হবে আসবে আর এই বিষয়গুলি আসে কোন পথে কিতালের পথে কারণ নফসের জন্য সবচেয়ে বেশি কঠিন কোনটা কিতালটা কারণ এটার ব্যাপারে স্পষ্ট আল্লাহ পাকের ঘোষণা যে এটা নফসের জন্য অপছন্দনীয় বিষয় আল মুজাহিদু মান জাহাদা নফসাহু মুজাহিদ প্রকৃত যে তার নফসের সাথে কি করেছে জেহাদ করেছে তো নফসের ছোট ছোট কষ্টের বিষয়গুলিকে পরিত্যাগ করা এটা বড় জেহাদ না নফসের সবচেয়ে বড় কষ্টকর বিষয়টাকে পরিত্যাগ করা এটা বড় জেহাদ আল্লাহ পাকের ঘোষণা করা নফসের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় কোনটা কিতালটা কিতালের মধ্যে নফসের যে বিরোধিতা হয় শরীয়তের অন্য কোন আমলের মধ্যে নফসের কিনাই সেই বিরোধিতাটা নেই এই জন্যই হাদিসে রসুল সাল্লাম বলছেন সানামিহি আল জিহাদুফি সাবিল্লা ইসলামের একেবারে সর্বোচ্চ শিখর সর্বোচ্চ চূড়া হইল কি আল্লাহর রাস্তায় জিহাদ এখন যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয় যে এই কথা বইলা কিতালকে ধরা হয় ভিন্ন আর নফসের জেহাদকে ধরা হয় কি ভিন্ন এটা একটা বিভ্রান্তি কিতালের মধ্যে নফসের জেহাদটা হয় সর্বোচ্চ মাত্রায় কিতালের মধ্যে নফসের জেহাদটা হয় কি সর্বোচ্চ মাত্রায় যার কারণে এই পথে যেই পরিমাণ ফেতনা মুক্ত হওয়া যায় সংশোধন হওয়া যায় শুধরানো যায় অন্য পথে এই পরিমাণ কি হওয়া যায় না সংশোধন হওয়া যায় না কোরআনী করিমের আয়াতের প্রতি খেয়াল করেন أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله তোমরা কিতাল করো কি করো কিতাল করে। তাহলে ফিতনা থাকবে না দিন পরিপূর্ণ কার হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে আচ্ছা। প্রত্যেকটা ব্যক্তি মাল ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলির মহব্বতের ফিটনাই আক্রান্ত কি আক্রান্ত না তোমাদের মাল সম্পদ এগুলি তোমাদের জন্য কি এই যে ফিতনা আছে তোমাদের দিলের ভিতরে দুনিয়ার ধন সম্পদ মাল সম্পত্তি এইগুলির যে আকর্ষণ পদ মর্যাদা এইগুলির যে আগ্রহ এইগুলির লোভ এই যে ফিতনা তোমাদের মধ্যে আছে সেইটাকেও নির্মূল করুনের পরিপূর্ণ মূলোৎপাটন করুনের ব্যবস্থাটা কি এটা কি সাথে ফিতনা জাহিরি ফিতনা ছাড়া তোমার দিনের ফিতনাটাও এই পথে সবচেয়ে বেশি কি হবে দূর হবে কারণ কিতালটা হলো কুরহুন নফসের জন্য কি কুরহুন কঠিন জিনিস কষ্টকর জিনিস আর এই কষ্টটাই তোমার জন্য আমি ফরজ করছি যেন তুমি এই ফেতনা মুক্ত হইতে পারো এই কষ্ট করা ছাড়া এই ফেতনা মুক্ত হইতে পারবা না যখন দেখবা যে আমার জীবন চলে যাইতেছে এই মুহূর্তে আমার গলা কেটে ফেলা হবে এমন পরিস্থিতির মুখোমুখি যখন হবে তখন আল্লাহর জন্য না হইয়া উপায় আছে একটা লোকের তখন মালের মহব্বত জানের মহব্বত পদমর্যাদার মহব্বত এইগুলি জায়গা পাবে আর দিলের ভিতর ওই কঠিন অবস্থা আসলে তখন মানুষের এই ছোট ছোট সুখ সুবিধাগুলি সারাটা কি হয়ে যায় সহজ হয়ে যায় আল্লাহ পাক জানেন যে কতটুকু তাপের দ্বারা কোন খাবারটা কি হবে সিদ্ধ হবে মানুষের দিল হইল সবচেয়ে বড় শক্তিশালী বস্তু সবচেয়ে শক্তিশালী বস্তু কি আল্লাহ ইন্নাফিল জাসাদে মুজগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু দিলে মানুষের ভিতরে একটা কি আছে গোষ্ঠের টুকরা আছে এটা যদি ঠিক হয় তাহলে পুরা শরীর ঠিক পুরা দেহ ঠিক আর এটা যদি নষ্ট হয় পুরা দেহ কি নষ্ট হয়ে যায়। নষ্ট আর এটা পরিপূর্ণ ঠিক হবে কিসের মাধ্যমে কিতাল কিতাবে দেওয়ালে। আল্লাহ তালা সাফ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم আল্লাহর পথে যারা নিহত হয়েছে আল্লাহর পথে যারা নিহত হয়েছে আল্লাহ তালা তাদের আমল বিনষ্ট করবেন না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হৃদায়ত দিবেন আল্লাহ তালা তাদের দিলের এসলাহ করে দিবেন যারা নিহত হয়েছে তাদের দিলের এসলাহ কে করে দিবেন আল্লাহ সুবাহান করে দিবেন নিহত ব্যক্তিদের দিলের এসলা কি মৃত্যুর পরে করবেন না মৃত্যুর আগেই মৃত্যুর আগেই মৃত্যুর আগেই হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস আমি এখন সবটা পড়তেছি না যে শহীদকে মধ্যে এক হাদিসের মধ্যে যে ছয়টা সম্মান কি করেন দান করেন শহীদের রক্তের প্রথম ফুটা পড়ার সাথে সাথে গুনামাফ গুনামাফ হয় এটা দিলে হয়েছে না হয় নাই ইমানের পরিপূর্ণ একটা পোশাক জোড়া তাকে পরায়া দেওয়া হয় ইমানের সেট তাকে কি করে দেওয়া হয় পরায়া দেওয়া হয় আল্লাহ পাক যাকে ইমানের সেট পরাবেন মানে তার বাহ্যিকটাকে সাজায় দিবেন ইমানের সেট দিয়া তাহলে ভিতরেরটা ইমান হয়েছে দেখেই তো উপরে দিয়ে ইমানের সেট পরানো হয়েছে আল্লাহ তালা কি বাতেন আর জাহের একটাকে একটার বিপরীত করেন আল্লাপা কেমন করছেন যে কুকুরের ভিতর উপরে দিয়া সুরত কুকুর কিন্তু ভিতরে তার গুস্ত রক্ত মেজাজ রুচি হইল বকরির ছাগলের এমন করছেন আল্লাপা উপরে দিয়া সুরত হইল বকরির ভিতরে তার গুস্ত রক্ত মেজাজ রুচি এটা হইল কুকুরের এমন করছেন আল্লাপাক কি করছেন উপরে উপরে যদি কুকুরের সুরত দিয়ে রাখেন তো ভিতরটাও তার কি কুকুর কুকুর উপরটা যদি বকরি হয়ে থাকে ভিতরটাও কি বকরি মিনাল পরিপূর্ণ সেট দিবেন কারামা কারামাতের একটা মুকুট তারা কি করে দিবেন পরায় দিবেন তো সে ভিতরে মুকাররাম মুমেন হয়ে গেছে সম্মানিত মুমেন্ট সে হয়ে গেছে এই যে ভিতরটাও তার সম্মানিত ইমান সে ইমানদার হয়ে গেল তার দিলের এসলাহ করে দিলেন শাহাদতের পথে না এটা মৃত্যুর আগেই এটা হয়ে যাবে আর কুতিলু মুফাসিরিনরা লেখছেন যে কুতিলু এর ভিতরে কারা অন্তর্ভুক্ত যারা যুদ্ধে শরিক হয়েছে নিহত হয় নাই তারাও কারণ যারা যুদ্ধে শরিক হয় কেহ নিহত হয় কেহ ফিরে আসে যারা নিহত হয় তাদের মর্যাদাটা বেশি আর যারা ফিরে আসে তুলনামূলক তাদের মর্যাদা কি কম হাদিসে আসছে যার নাকি সবচেয়ে বড় মুজাহিদকে মান কুতিলা মান অকিরা জওয়াদুহু ও উহরি কাদমুহু যার ঘোড়া কেটে ফেলা হয়েছে তার রক্ত ঝরাই দেওয়া হয়েছে সে হয়েছে শ্রেষ্ঠ মুজাহিদ আর যারা নাকি মালে গনিমত নিয়ে ফিরে আসতে বাড়িতে ফকত তাজ জালু সুলুসাই আজরিহিম তারা তাদের প্রতিদানের দুই তৃতীয়াংশ নগদ পায় ফেলছে আমরা তো এটার জন্য চেষ্টা করি বেশি যে নগদ পায়া যায় হাদিসে বলতেছে দুই তৃতীয়াংশ নগদ পাওয়া ফেলছে আর যার রক্ত ঝরাইয়া ফেলা হয়েছে সব তসনস হয়ে গেছে সে পরিপূর্ণ কি পেয়ে গেছে সে পরিপূর্ণ উজরত কি হয়ে গেছে পেয়ে গেছে তাহলে এখানে যারা যুদ্ধে শরিক হয়েছে এই দুই যারা শহীদ হয়েছে এবং যারা বাইচা হয়েছে এই দুই দলের মধ্যে বেশি মর্যাদাবান কারা যারা কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই জন্য শহীদদেরকে দিয়া কাদেরকে উল্লেখ করা হয়েছে শহীদদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে যারা বাইচে আইছে তাদেরকেও এটাকে বলা হয় আরবি পরিভাষায় তাকলিব তাকলিব মানে সমশ্রেণীর দুইটা বস্তুর একটার নাম দিয়া দুটাকে উল্লেখ করা এটাকে কি বলা হয় তাকলিফ সম শ্রেণীর দুইটা বস্তুর একটার নাম দিয়ে দুটাকে কি করা উল্লেখ করা যেমন হাসান আর হোসাইন দুজনকে একসাথে কি বলা হয় হাসা হাসান এর মানে দিবচন বানায়া দুজনকে উল্লেখ করে দেওয়া হয়েছে আবু বকর এবং অমর দুজনকে কি বলা হয় শেখাইন শেখান আবু বকর হলেন শেখ উমর তো হলো আবু বকরের পরে কিন্তু আবু বকরের নাম দিয়ে দুজনকে কি বলা হয় শাইখান বলা হয় আচ্ছা যাই হোক এই পরিভাষা আছে একটা তাগলিবের এখানে কুতিলুর মধ্যে যুদ্ধে যারা শরিক হয়েছে এদের ব্যাপারে আরেক কেরাত আছে এখানে কতালু কি কেরাত কোরআনের এক কেরাত আরেক কেরাতের জন্য কি হয় ব্যাখ্যা হয় আল্লাহর পথে যারা যুদ্ধ করছে আল্লাহ তালা তাদের আমল নষ্ট করবেন না তাদের দিলের কি করে দিবেন এসলা করে দিবেন আচ্ছা এখন আসেন দিলের এসলাহটা এটা রসুল সাল্লামের যুগে জরুরি ছিল পরবর্তী যুগে আর জরুরি নেই না আছে সব যুগে দিলের এসলাহ জরুরি দিল যতদিন আছে ততদিন তার কি এর প্রয়োজন আছে এসলাহের প্রয়োজন আছে এবং দিলের রূপগুলি আগে যেমন ছিল বর্তমানে কি সেই রূপগুলি এর অবস্থা আছে না এই রূপগুলি দূর হওয়ার প্রয়োজন এখন আছে না আল্লাহ তালা দিল তৈয়ার করছেন মানুষ তৈয়ার করছেন সেই দিলের রোগ কি আল্লাহ পাকি ভালো জানেন এবং সেটার চিকিৎসা কি কেই ভালো জানেন আল্লাহ পাকি ভালো জানেন সেই হিসাবেই আল্লাহ তালা ব্যবস্থা দিয়ে দিয়েছেন কিতালের ব্যাপারে বলছেন যে এটা তোমাদের কাছে অপছন্দনীয় এটা তোমাদের দিলের একটা রোগ আছে প্রত্যেকের ভিতরেই কি আছে একটা নিফাকি আছে এই নেফাকিটাকে দূর হওয়ার মাধ্যম হইল কি কিতাল করা এটি মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যে স্পষ্ট মান মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগাজবিন মাতা আলা শুবাতিন মিনান নিফাক কেহ মারা গেল এবং যুদ্ধ করে নাই যুদ্ধের নিয়ত রাখে নাই সে নেফাকের শাখার উপর তার কি হয়েছে মৃত্যু হয়েছে নেফাকের শাখার উপর যখন মরতেছে তখন মৃত্যু হইতেছে তো যখন বেঁচে আছে তখন কিসের উপর সে বেঁচে আছে নেফাকের শাখাটার উপর বেঁচে আছে না নেফাকের শাখার উপর সে বেঁচে আছে যে নেফাকের এই শাখা থেকে সুটা এখান থেকে দূরে সরা এটা জরুরি না তো কমপক্ষে কিসের নিয়ত থাকা চাই জেহাদের কি থাকা চাই নিয়ত নিয়তের মধ্যে আবার আমরা একটা কি করে ফেলি আমরা একটু প্যাস লাগাই ফেলি তোমার কাছে যদি এই বিশ্ব সুন্দরীর বিবাহ দেয়া দেওয়া হয় তুমি কি গ্রহণ করবা বলেন আমাদের মধ্যে কেউ এমন আছে যে গ্রহণ করবে না সবাই গ্রহণ করবে না আচ্ছা, যদি সে দিনদার হয় ধরে নিলাম আপনারা যেহেতু দিনদারি পছন্দ যদি সে দিনদার হয় বিশ্ব সুন্দরী এবং সে দিনদার গ্রহণ করবেন সবাই করবেন তো সবাই নিয়ত আছে না কিন্তু আসলে কি এই নিয়তটা যথেষ্ট তাকে পাওয়ার জন্য এটার নাম নিয়ত না এটার নাম হলো রেজা এটার জন্য আমি রাজি আছি সম্মতি আছে আমার এর জন্য আমার কি আছে সম্মতি আছে এর নাম নিয়ত না নিয়ত বলা হয় ইরাদা এরাদা বলা হয় যে কাজ যেটারে আমি কল্পনা করছি এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা আসবাব গ্রহণ করা কোন কাজের জন্য তার সম্মতি আছে কিন্তু আসবাব গ্রহণ করে নাই তাহলে এটা কাজের জন্য গ্রহণযোগ্য নিয়ত তার হয় নাই এই নিয়তের কোন দাম মূল্য নাই কাজ যেটা সে করতে চাইতেছে সেটার জন্য যদি উপযুক্ত আসবাব গ্রহণ করে তাইলে তার এই নিয়তটা কি গ্রহণযোগ্য এই নিয়তের উপর তাকে সব দেওয়া হবে এই নিয়তের দ্বারা সে ওই মুনাফিকি থেকে মুক্ত হবে জেহাদের নিয়ত আমাদের আছে এটা কি সম্মতির পর্যায়ে না ইচ্ছার পর্যায়ে একটা হচ্ছে সম্মতি ইচ্ছার পর্যায়ে যদি হয় কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন লাউ আরাদুল খুরুজা যদি জেহাদে যাওয়ার তাদের ইচ্ছা হতো এর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করত যথাযথ কি গ্রহণ করত প্রস্তুতি তাও কি যথাযথ প্রস্তুতি লাহু উদ্দাতান যেই কোনো প্রস্তুতি এবং ফেতাল করা যায় সেই আসবাব সে যদি গ্রহণ করে তাহলে এটা হলো অদ্দা প্রস্তুতি এটা হলো জেহাদের নিয়ত সে জান্নাতে যাইতে যাইতেছে জান্নাতের পথে হাঁটতেছে যতটুকু সম্ভব তোমরা শক্তি অর্জন করো নিক্ষেপের শক্তি এবং ঘোড়া পালনের প্রস্তুতি ঘোড়া পালনের মাধ্যমে প্রস্তুতি তো ঘোড়া পালনের মাধ্যমে প্রস্তুতিটা কি এটি জাহিরি আসবাবের প্রস্তুতি না জাহিরি আসবাবের প্রস্তুতি না রসুল সাল্লাম যখন জেহাদ করছেন তখন জাহিরি আসবাবগুলি গ্রহণ করছেন না করেন নাই রসুল সাল্লাহামের বাতেন রসুল সালামের তাল্লুক রসুল সাল্লামের দোয়া এইগুলি কত শক্তিশালী ছিল সেই সব শক্তিশালী বিষয় ইমান কতটুকু মজবুত ছিল অনেক না কিন্তু রসুল সাল্লাহ আইদুল আহম্মিন কি বুঝছেন এই তীর ঘোড়া তরবারি এগুলো না এগুলো না এইগুলো তো এই প্রস্তুতিগুলো যদি তার থাকে এই ধরনের তাহলে সে তার নিয়ত আছে কিসের জেহাদের আর জেহাদের নিয়ত থাকলে সে মুনাফিকি থেকে কি মুক্ত এখন জেহাদের বিষয়টা সহজ না কঠিন বাস্তবে নফসের কাছে কি কঠিন নফসের কাছে কঠিন না সহজ তো হলো যখন নাকি সে নেফাক থেকে মুক্ত হয়ে যায় তখন তার কাছে জান্নাতের আশায় কি হয়ে যায় লাভে তখন তার দিলটা সাফ হয়ে যায় তো দিল সাফ হয়ে গেলে জান্নাত তার সামনে ভাইসা ওঠে তখন তার এটা কি হয়ে যায় সহজ হয়ে যায় শুধু সহজই হয়ে যায় না সে এর জন্য কি হয়ে যায় পাগল হয়ে যায় শুধু পাগলই হয়ে যায় না সে এটা যখন পায়া যায় তখন সে লাফ মারে আনন্দে আসতে ফুজতু রব্বিল কাবা কি এটা কি তার ব্যর্থতা না সফলতা হারাম মিলহান যখন তাকে খঞ্জর মারা হয়েছে তখন তিনি কি বলছেন ফুলতু ওরব্বিল কাবা কাবার রবের শপথ আমি সফল কাম হয়ে গেছি সফল কাম হয়ে গেছি এটা শুধু আমার মুখের কথা বা সান্ত্বনা এটা না কাবা যেটা নাকি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত সেই কাবার রবের শপথ কি করতেছি বলতেছি এই শপথ করে কেউ কি বলে না অবাস্তব কথা মিথ্যা কথা কি করে না বলে না শুধু এতটুকু আল্লাহ রব্বুল আলমিন একদল শহীদদের সম্পর্কে জানাই দিতেছেন আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা কি মনে করো না মৃত মনে করো না বাল আহিয়া তারা কি জীবিত আইন্দা রব্বিহিম ইউরজাকুন তাদের রবের কাছ থেকে তারা কি পাচ্ছে রিজিক পাচ্ছে তাদের রবের কাছ থেকে তারা কি পাচ্ছে রিজিক পাচ্ছে এরপরে শেষে আসছে আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছেন এই কারণে তারা কি উৎফুল্ল ফারিহিন আনন্দিত উৎফুল্ল এই অনুতাপের মধ্যে নাই অনুশোচনার মধ্যে নাই এই মনের মনস্তাপ তাদের মধ্যে নাই যে হায় হায় আমি মরে গেলাম আমার জানটা চলে গেল না সারি ফারিহীন তারা উৎফুল্লিত উৎফুল্ল শুধু নিজেরা উৎফুল্ল এটা ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম এরা সুসংবাদ শুনাইতেছে ওদেরকে বলতেছে যে তোরাও এই পথে থাক যারা আমাদের সাথে এখনো কি হও নাই জড়িত হও নাই আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন যে তারা সুসংবাদ জানাইতেছে দুনিয়াতে থাকা লোকদেরকে যে তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যেই পথে আমরা আসছি আমরা ফারিহীন আমরা আনন্দ আনন্দিত আমরা উৎফুল্ল আমরা খুব কামিয়াবি পাইছি সুতরাং এই পথটা তোমরা কি করো না ফেরো না আল্লাহ খাউফুন এই পথে কোনো কি নাই ভয় নাই ওলাই হাজানুন টেনশন নাই চলতে থাকো যত কষ্ট হোক যত বিপদ হোক টেনশন নাই তোমার কি নাই ভয় নাই সামনে বিশাল জান্নাত ফসফাতিল জান্নাতুবিল মাকারিহি বর্তমানে তোমরা কষ্টে থেকে থাকলো আমরা তো তোমাদের বর্তমান ছায়া চলে এসেছি সেই এরিয়া পার হয়ে গেছি আমরা আমরা এসে আনন্দিত হয়ে গেছি জীবনের এর চেয়ে উন্নত ব্যবহার আর হয় না এর চেয়ে সফলতা আর হয় না এই সুসংবাদ তারা জানাইতেছে আল্লাহ পাক ওই সোহাদাদের ওই অভিব্যক্তিটা তাদের এই কামনাটা মুমেন বন্দাদের কাছে নিজের আয়াতের দ্বারা কি করছেন সংবাদটা পৌঁছায় দিচ্ছেন তারা আল্লাহর কাছে চাইতেছিল যে আমাদের মনে চাইতেছে আমাদের ভাইগুলির যদি আমরা এই কথাগুলি বলে দিতে পারতাম আমরা দেখি অবস্থায় এসে পড়ছি আল্লাপাক বলতেছেন ঠিক আছে আমি তোমাদের পক্ষ থেকে কি করতেছি পৌঁছায় দিতেছি তাদেরকে জানাই দিতেছি আল্লাপাক জানাই দিছেন এটা কি ব্যর্থতা সফলতা এই সফলতাটা রসুল সাল্লাহামের যুগে প্রয়োজন ছিল পরবর্তী যুগে প্রয়োজন নাই কিয়ামত পর্যন্ত জন্য প্রয়োজন আছে আর আল্লাহ তালা এত বড় সফলতার রাস্তা এত বড় নিয়ামতের রাস্তা এটা বন্ধ করে দিবেন আল্লাহ পাক যিনি আরহামুর রাহিমিন তিনি এটা করতে পারেন এটা করতে পারেন এই জন্য আল্লাহ পাক আরহামুর রাহমিন তার রহমতের টাকা যাই আল্লাহ তালা জেহাদের হুকুম দিচ্ছেন জেহাদ দাগুন আল্লাহ পাকের গজব না মুমেনের জন্য এটা কি রহমত রসুল সাল্লাম নিজে বলেছেন আনা নবীল মালহামা আমি হলাম যুদ্ধা নবী আবার রসুলের ব্যাপারে কোরআনে করিম আল্লাহ কি বলতেছেন ওমা সাল্লাহ কাইল্লা রহমাত আলামিন আমি চূড়া জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে কি করছি পাঠাইছি জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাইছি আল্লাহ পাক পুরা জগৎবাসীর জন্য রসুলকে রহমত হিসেবে পাঠাইছেন আর রসুল যে বলছেন আমি যুদ্ধা নবী এই দুইটার মধ্যে কোন বৈপরীত্য আছে না রসুলের যুদ্ধটা আল্লাহ পাকের রহমতেরই একটা অংশ এটা রহমতের একটা বিশাল বড় অংশ আমাকে বলা হয়েছে যে মানুষের সাথে কি করো খিতাল করো যেন মানুষ যতক্ষণ পর্যন্ত লাহ কি করবে না মেনে নিবে না বলে ফেলবে ততক্ষণ পর্যন্ত কি করো খিতাল করো আসলে একটু বাস্তবতা খেয়াল করি আমরা একটা মানুষ লাহ না পরে দুনিয়া থেকে বিদায় নিতেছে সে কি পরিমাণ বিপদের সম্মুখীন হইতেছে চিরস্থায়ী জাহান্নামি হইতেছে সেই তুলনায় একটা মুসলমানও জান্নাতের সেই বড় মর্যাদা গুলি পাইতেছে না কিতালটা যে রহমত একটু খেয়াল করি যে একটা মুসলমান কিতাল করা ছাড়া শুধু যদি জান্নাতে যায় জান্নাতের বড় মর্যাদা গুলি পাবে বুখারি শরীফের রায়তের মধ্যে সাফ আসছে যে আল্লাহ জান্নাতের দরজা তৈরি করে রাখছেন কতটি একশো আর এই একশোটা দরজাই একশোটা র্যাঙ্কই একশোটা এই স্তর রাখছে কাদের জন্য লিল মুজাহিদি এগুলি তৈরি করে রাখছেন আল্লাহ আল্লাহ পথের জন্য জেহাদের পথে গিয়া যার যে পরিমাণ কষ্ট হবে মুজাহিদের যার যে পরিমাণ ন্যাকামল উন্নত হবে সেই পরিমাণ সে উঁচু দরজাটা কি করবে পাবে আর জেহাদ করা ছাড়া জান্নাতে যদি ঢুকেও জান্নাতের সাধারণ নাগরিক হইয়া থাকবে কোন সেখানের মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি সজীব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এগুলি হইতে পারবে না জান্নাতের সাধারণ নাগরিক কিন্তু জান্নাতের এই পদগুলি পাইতে হইলে সেখানে এই পদগুলি নাই সেই পদগুলি হইল মুজাহিদের জন্য মুজাহিদদের মধ্যে যার কষ্ট যে পরিমাণ বেশি যার নেকামল যে পরিমাণ বেশি সেই হিসাব অনুযায়ী জান্নাতের একশোটা দরজা ভাগ হবে বড় বড় একশো দরজা একশো দরজার ভিতরে আর অনেক ছোট ছোট স্তর থাকবে সংখ্যা তার অনেক থাকবে এই হিসাবে ভাগ হবে তাইলে এই ভাগগুলিতে এই দরজাগুলি থেকে বঞ্চিত হওয়া এটা বিশাল বড় রহমত থেকে বঞ্চিত হওয়া না তো জেহাদের মাধ্যমে এই দরজাগুলি পাওয়া যাইতেছে তো জেহাদটা কি রহমত না গজব মুমিনের জন্য রহমত আর এই জেহাদের মাধ্যমে কাফের গুলির কোন পথে দিনের পথে আসার কি হইতেছে সুযোগ হইতেছে কাফের জন্য কি হইল রহমত হইল কিভাবে দেখেন রসুল সাল্লাহ মক্কায় তেরো বছর কি করছেন দাওয়া দিচ্ছেন না মুসলমান হয়েছে লোকগুলো যেগুলি মরছে অমুসলিম অবস্থায় মরছে কিন্তু লোকগুলি কি খারাপ ছিল না ভালো ছিল খুব ভালো লোক ছিল ইকরমা ইবনে আবু জাহেল খারাপ লোক না ভালো লোক আবু সুফিয়ান খারাপ লোক না ভালো লোক আবু আবু সুফিয়ান ইবনে ইবনুল হারেস রাসূলুল্লাহ চাচাতো ভাই ভালো লোক না খারাপ লোক হ্যাঁ। খালেদ ইবনে অলিদ ভালো লোক না খারাপ লোক আমর ইবনুল আস ভালো লোক না খারাপ লোক এই মার্কা লোকগুলি ভালো না খারাপ ভালো তেরো বছর এই ভালোগুলির রসুলাম তার ভালো মানসিকতা মানসিকতাটা ফুটানোর জন্য চেষ্টা করছেন দাওয়াত দিয়া ফুটে নেই তার ভিতরে বীজটা আছে এই মাদ্রাটা আছে তার মেমোরিতে এই ফাংশনটা আছে কিন্তু এটি কি হয় না ফুটে না কিন্তু যখন কি আসছে কিতাল আসছে ইদা যা নাসরুল্লাহ ফাত যখন আল্লাহ সাহায্য আসবে আর কি হবে বিজয় হবে লোকজনকে দেখবে যে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করতেছে দলে দলে সারা পৃথিবীর এই যে ছয়শ কোটি মানুষ অমুসলিম হয়ে মারা যাইতেছে এদের ভিতরে কি ওই বড় হওয়ার যোগ্যতা নাই সিদ্দিক হওয়ার শহীদ হওয়ার যোগ্যতা নাই ফলে হওয়ার যোগ্যতা নাই এই যোগ্যতা সম্পন্ন অনেক লোকগুলি আছে কিন্তু গুলি নষ্ট হয়ে যেতেছে কিনে থাকার কারণে কিতাল না থাকার সাহায্য না থাকার কারণে বিজয় না থাকার কারণে কারণ আল্লাহ পাক বলতেছেন যখন বিজয় আসবে তখন দলে দলে তারা কি আসবে ইসলামের ভিতর আসবে যে মক্কা তেরো বছর রসুল সাল্লাহ মেহনত করছেন সেই মেহনতের পরেও কি হলো না অন্তরগুলো খুললো না মদিনাতে গিয়া যখন কেতালের পথ ধরছেন তখন খোলা শুরু হয়েছে না অন্তর খোলা শুরু হয়ে যায় মক্কার এই সেই লোকগুলি মুসলমান হওয়া শুরু হয়ে যায় পুরো মক্কাবাসী মুসলমান হয়ে যায় মুসলমান হইয়া কি বর্তমানে আমাদের সমাজের কাফেররা মুসলমান হইলে আমাদের পৃথিবীর কাফেররা মুসলমান হইলে যেই পরিমাণ উন্নত মুসলমান হবে স্বাভাবিক এই মক্কার লোকগুলো মুসলমান হইয়া এর চেয়ে উন্নত মুসলমান হয় নাই এর চেয়ে উন্নত মুসলমান হয় নাই সাহাবাহিক কেরাম হয়েছে আসলে এই বিজয়টা যখন আসবে তখন কি হবে দলে দলে মানুষ মুসলমান হবে তো দলে দলে মানুষ মুসলমান হওয়া এটা পুরা মানবতার জন্য একটা রহমত না আর এই দলে দলে মুসলমান হওয়াটা এটা হবে কিসের দ্বারা কিসের দ্বারা বিজয়ের দ্বারা বিজয়টা আসবে কিসের দ্বারা আল্লাহর সাহায্যের দ্বারা আর আল্লাহর সাহায্য আসবে কিসের দ্বারা আল্লাহরে যদি তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদেরকে কি করবেন সাহায্য করবেন আর আল্লাহরে বান্দা সাহায্য করবে কিসের দ্বারা কেতালের দ্বারা লোহার দ্বারা আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলছেন কি আংজাল হাদিদ ফিহি আমি লোহা নাযিল করেছি দেখি কে আমাকে সাহায্য করে তাহলে আল্লাহকে সাহায্য করা হবে কিসের দ্বারা লোহার ব্যবহারের দ্বারা তো লোহার ব্যবহারটা এটা অস্ত্রের ব্যবহার খুজু হাইজরাকুম ওয়াসলি হাতাকুম তোমাদের অস্ত্র ধরো তোমার আত্মরক্ষার বস্তু ধরো তাইলে এই রহমতটা এটা আল্লাহ পাক হলেন আর হামুর রহমিন জেহাদ যেটা রহমত কি রহমত না অমুসলিমগুলি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্বাভাবিক ব্যবস্থাটা কি ফেতাল না দলে দলে কাফেরগুলি মুসলমান হইয়া জান্নাতি হওয়ার স্বাভাবিক ব্যবস্থাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা কোন বিষয়টা কিতালটা এটা রহমত না গজব রহমত মুসলমানদের জন্য উচ্চ মর্যাদা পাওয়ানোর ব্যবস্থাটা কি কিতাল যে কাফের হত্যা করা হবে জেহাদের পথে সেই কাফের জন্য কেতালটা এটা রহমত কেমনে কারণ এই কাফের যদি এখন না মারা যাইতো আরো কিছুদিন বাইতে তাইকা ইসলামের বিরোধিতা কইরা মরত তাহলে ইসলামের অতিরিক্ত বিরোধিতার কারণে জাহান্নামের অতিরিক্ত আজাব সে ভোগ করত সে আরো পরে মারা গেলে চিরস্থায়ী জাহান জাহান্নামি তো হতোই সে জাহান নামের শাস্তি আরো বেশি করে পাইত কিছু আগে মেরা যাওয়ার কারণে স্বাভাবিক দৃষ্টিতে যদি মনে করি যে কিছু আগে মেরা যাইতেছে সে তাহলে আরো কিছুদিন সময় পাই নাই সে সময় না পাওয়ার কারণে জাহান নামের অতিরিক্ত শাস্তির থেকে সে বেঁচে গেল কিনা তার জন্য এটা কি হয়েছে রহমত হয়েছে যে আল্লাহ পাক আর হামুর রাহিমিন রসুল সালামকে আল্লাহ পাক বানাইছেন কি রহমাতুল্লিল আলামিন এই রহমাতুল্লিল আলামিন রসুল সালাম শুধু সেই যুগের জন্য না সব যুগের জন্য এই জন্যই হাদিসের মধ্যে রসুল সালাম স্পষ্ট বলে গেছেন যে কি যে ইয়ার অনেক গুলো হাদিসের মধ্যে কি আসছে জেহাদের বিষয়টা আসছে যে কেয়ামত পর্যন্ত কি থাকবে জারি থাকবে একটা হাদিস পরে দিই মুসলিম শরীফের riwayat আছে। لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة মুসলিম শরীফের এই আরেক রেওয়ায়াত لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين এই উম্মতের একটা জামাত দিনের জন্য কিতাল করতে থাকবে আর এর মাধ্যমে দিনটা কি থাকবে প্রতিষ্ঠিত থাকবে এটা চিরাস্থায়ী হবে দেখি হবে সর্বদা থাকবে এই জিনিসটা পর্যন্ত চালু থাকবে আমার শেষ উম্মতরা এই পর্যন্ত চালু থাকবে যে শেষ উন্মতরা কি করবে দাজ্জালের বিরুদ্ধে কেতাল করবে আচ্ছা দাজ্জালের বিরুদ্ধে কি কেতালটা হয়ে গেছে হয়ে গেছে নাকি হয়ে যায় নাই তাহলে রসুল সাম বলতেছেন সেই পর্যন্ত জেহাদ কি থাকবে বাকি থাকবে তাহলে এখন কি সেই সময়টা না এখন কি সেই সময়টা না এখন সেই সময়টা এরপরে কোরআনে করিমের মধ্যে স্পষ্ট আল্লাহ তালা বলছেন যখন যে দুর্বলরা জুলুমে নিষ্পেষিত হয়ে যখন চিৎকার করে তাদের জন্য তোমরা কেন কিতাল করো না তাহলে জুলুমে নিষ্পেষিত হইয়া দুর্বলরা এখন চিৎকার করতেছে পৃথিবীতে এমন অবস্থা আছে না নাই আছে না নাই শুধু মুসলমান হওয়ার কারণে ইসলামের নাম নেওয়ার কারণে মুসলমান কিছু মানুষদের উপর আক্রমণ চলতেছে হামিদ সে আল্লাহর উপর ইমান রাখে এই ধারণাই শুধু তার উপর আক্রমণ চালাইতেছে এই অবস্থা পৃথিবীতে আছে না নাই এই অবস্থা যদি চলে আল্লাহ পাক্ত বলতেছেন কেন কেতাল করতেছে না তাহলে এটা কি কেতালের সময় না সময় না কোরআনের ভাষা অনুযায়ী হাদিসের ঘোষণা অনুযায়ী এরপরে ফুকাহায়ে কেরামেরও স্পষ্ট ঘোষণা ফুকাহায়ে কেরামের স্পষ্ট বক্তব্য সব ফুকাহায়ে কেরামের ইদা হাজামাল আদু আলা বালদাতিন মিন বিলাদিল মুসলিমিন যখন নাকি মুসলমানদের কোন শহরের উপর শত্রু কি করে ফেলে আক্রমণ করে ফেলে তখন পর্যায়ক্রমে সারা পৃথিবীর সব মুসলমানের উপর জেহাদ ফরজে আইন হয়ে যায় যার যেই পরিমাণ ক্ষমতা আছে এর সাথে অংশগ্রহণের তার সেই পরিমাণ ক্ষমতা নিয়েই শরিক হওয়া কি হয়ে যায় ফরজ হয়ে যায় এটার উদাহরণটা হইল হাদিসের ভাষায় যেন জাহাজের নিচে দিয়ে কি করে দেওয়া হইতেছে ছিদ্র করে দেওয়া হইতেছে এখন জাহাজের নিচতলা যদি কেহ ছিদ্র করা শুরু করে দেওয়া হয় তখন উপরের তালাবাসীদের কাজ এখন কি উপরের তলায় বসে আরামে খাবার খাওয়া উপরের তলায় রং লাগানো বা রং লাগা রং চয়েস করা বা লাইট ফিট করা এই সমস্ত কাজ না ছিদ্রটাকে বন্ধ করা যেন ওরা ইসলামের সেই জাহাজের কি করে দিতেছে ছিদ্র করে এটাতে ফুটো করে ডুবাই দেওয়ার চেষ্টা করতেছে কি করতেছে এখন বাস্তবের সাথে আমরা খেয়াল করে দেখি সারা পৃথিবীর মুসলমান যেই জানবে যে জাহাজ তলে দিয়া ছিদ্র করে দিতেছে সে কি পরিমাণ গুরুত্বের সাথে সেটা বন্ধ করার জন্য যাইতে হবে এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের নিজেদের অবস্থানটা বুঝে এসে যাবে যে আমার কি করণীয় আমার কি করণীয় আমার কি সংসার সবাই বলে যে সংসার জন্য উপার্জন করা এটাও তো কি ফরজ কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরাইজ এটা ফরজ না এটাও তো দিনের কাজ সেটাও তো দিনের কাজ নামাজ পড়া তো দিনের কাজ রোজা করা তো দিনের কাজ হজ করা তো দিনের কাজ রোজা রাখা দিনের আরো অনেক অনেক কাজ আছে না তালিম করা দিনের কাজ কত কিছু দিনের কাজ কিন্তু এখন দিনের তাকাজা কোন কাজটা যখন জাহাজকে নিচে দিয়ে ছিদ্র করে ফেলা হয়েছে তখন তার জন্য করণীয়টা কি রং লাগানো এটাও জাহাজের কাজ জাহাজের ছিদ্র বন্ধ করা এটাও জাহাজের কাজ জাহাজের মধ্যে লাইট ফিট করা এটাও জাহাজের কাজ জাহাজের মধ্যে নিজের বিছানা বিছানো এরপরে এখানে মাল সম্পদ আইনা ভরা এটাও একটা জাহাজের কাজ কিন্তু এই সব কাজগুলির মধ্যে এখন মোকাদ্দম কাজ কোনটা রসুল সাল্লাম কোন বিষয়টাকে আগে গুরুত্ব দিচ্ছেন যখন শুনছে হিরাকলা বাদশাহ মদিনার উপর আক্রমণ করবে করে নাই সবাইকে নিয়ে বার হয়ে গেছেন না রং লাগানো লাইট ফিট করা ডেকোরেশন ঠিক করা এই সবকিছু রেখে তারপরে ছিদ্র বন্ধ করার জন্য বের হয়ে যান নাই আল্লাহ পাক কোরআনে কারিমেও ঘোষণা দিয়েছেন ওয়া লাউলা দাফাল্লাহু আন নাস বাযহুম বিবাযিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ যে প্রতিহত ব্যবস্থা যদি না থাকে যেই মসজিদের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেই মসজিদটাও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইতিহাসে তাকাই বুখারা সমরকন ইউরোপ স্পেন সেগুলি এক সময় ছিল না জমজমাট সেগুলি ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাকের বলে দেওয়া যে প্রতিহত ব্যবস্থা না থাকলে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে এই কারণটা পাওয়া গেছিল যে প্রতিহত ব্যবস্থা কি ছিল না যার কারণে এগুলি ধ্বংস হয়ে গেছে এখনো যদি আমরা প্রতিহত ব্যবস্থাটাকে না রাখি তাহলে থাকবে এগুলি না ধ্বংস হয়ে যাবে মুসলমানরা এইভাবে শেষ হইতেছে না এখন আচ্ছা তাহলে এইটা কিয়ামত পর্যন্ত চালু থাকবেই কিন্তু বর্তমানে এটার সময় কি সময় না আচ্ছা বর্তমানে যদি সময় হয়ে থাকে এই বিষয়টা আমাদের সাফ হইলো যে আলহামদুলিল্লাহ এটা বর্তমানে কি সময় আচ্ছা বর্তমানে ফরজ এটা কাদের জন্য মক্কামদিনাওয়ালাদের জন্য আফগানিস্তানের জন্য ইয়ামানওয়ালাদের জন্য না পৃথিবীর যতটুকু আল্লাহ পাকের আর ইন্নাল আরজা লিল্লাহি যতটুকু আল্লাহর জমিন সবটুকুর মধ্যেই আল্লাহর বিধানটুকু কি আল্লাহর বিধানগুলি কি আল্লাহর জমিনের কোন অংশের জন্য আর অপর অংশের জন্য না পুরো অংশের জন্য পুরা অংশের জন্য আল্লাহ পাক যখন কোরআন নাজেল করেন আর নাজেল করে একথা বলে দিয়েছেন আল্লিয়মা আকমাল তো লাকুম তখন আল্লাহ তালার জেহেনে কিয়ামত পর্যন্ত পুরা সময়টা ছিল না বৈজ্ঞানিক যুগটা ছিল না যে সময় সমঝোতার যুগে এসে যাবে সেটা ছিল না জাতিসংঘের শান্তির যুগে এসে যাবে সেই সময়টা সেটা আল্লাহর ধ্যানে ছিল না না ছিল না এমনি ভাবে আল্লাহর এই জেনে এটা ছিল না যে কিছু এলাকা হবে পাহাড়ময় কিছু এলাকা হবে মরুভূমিওয়ালা কিছু এলাকা হবে বন জঙ্গলওয়ালা কিছু এলাকা হবে নদী নালাওয়ালা এটা ছিল না আল্লাহ কি এই সমস্ত কোন এলাকার মধ্যে কোন এলাকাটারে বাদ দিয়া হুকুমগুলো নাজল করছেন বিশেষ করে কেতালের হুকুমটা এটার ব্যাপারে বলা হয়েছে ফাইজা উংজিলাত সুরাতুন মুহকামাতুন ওয়াজুকিরা ফিহাল কেতাল যে কোন সুরা যখন আয়াত যখন নাজেল করা হয় যে আয়াতের হুকুম সুদৃঢ় সুদৃঢ় বলতে গাইরি মানসুখাতিন কখনো যেটার হুকুম কি হবে না রহিত হবে না এবং সেই আয়াতের মধ্যে আলোচনা করা হয় কিসের কিতালের সুরার অর্থ হয়েছে এখানে আয়াত যে যখন এমন আয়াত নাজেল করা হয় যে আয়াতের হুকুম রহিত হবে না আর সেই আয়াতের মধ্যে কিসের বিধান দেওয়া হয় কিতালের বিধান দেওয়া হয় তাহলে বোঝা গেল কেতালের বিধানটা কি রহিত হবে না এটা তাহলে কোন জায়গার মধ্যে এটা বিধান রহিত হয়ে যাবে কোন জায়গার মধ্যে এটা বিধান রহিত হবে না এরপরে কেতালের বিষয়টা এটা কোন ব্যক্তির সাথে ও কিনা খাস না রসুল সাল্লাহ আলাইসলামের চেয়ে বড় ব্যক্তি আর কে আছে কে আছে রসুল সাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেকগুলি ভাগ হয়ে গেছে কিছু কিছু মুনাফেক বিভিন্ন শুরু করে দিয়েছে যে মোহাম্মদ যদি নিহত হয়ে গেছে আর যুদ্ধ করবা কার জন্য চলো আমরা চলে যাই কেউ কেউ বলতেছে চলো আবু সুফিয়ানের সাথে কি দিয়ে দেই মিল দিয়ে দেই আবু সুফিয়ান তখন কাফেরদের সর্দার তার সাথে কি দিয়ে দেই মিল দিয়ে দেই আল্লাপাক কি বলছেন তাদের এই বিষয়টার অনুমোদন করছেন আল্লাপাক স্পষ্ট আয়াত নাজল করে দিচ্ছেন যে আল্লাপাকের দিন দিনের বিধান কিতাল এটা কি তোমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামে এর উপর নির্ভরশীল মনে করতেছ ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মোহাম্মদ হলেন আল্লাহ পাকের এক রসুল যদি তিনি নিহত হন অথবা তিনি মারা যান তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে যে তার পিছনে ফিরে যাবে আল্লাহ পাখির কোন কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না তাইলে যেখানে নাকি আল্লাহ পাখির দিন এবং বিশেষ করে এই আপনার নাজল উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে না সেই অবস্থায় যুদ্ধ ছাইরা দেওয়ার অবকাশ আছে যারা সেই অবস্থায় যুদ্ধ ছাইরা দেওয়াটাকে পরামর্শ হিসাবে উপস্থাপন করছে তারা সঠিক ছিল না সেই অবস্থায় যারা যুদ্ধের মাঝে ঝাঁপায় পড়ছে এবং বলছে যেই দিনের জন্য রসুল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে তোমরাও সেই দিনের জন্য যুদ্ধ করতে করতে কে যাও শহীদ হয়ে যাও তাদের অবস্থানটা ঠিক ছিল তাদের অবস্থানটা ঠিক ছিল এখন জেহাদের কোন ব্যক্তি যদি কি হয়ে যায় শহীদ হয়ে যায় এই কারণে জেহাদের পথটা কি পরিত্যক্ত হয়ে যাবে যে উমুকে জেহাদের বড় উপকারী ছিল জেহাদের বড় অভিজ্ঞ ছিল জেহাদের ক্ষেত্রে বড় কুরবানি দেনেওয়ালা ছিল জেহাদের ক্ষেত্রে তার বিশাল বড় অবদান সে যেহেতু নাই এখন আর জেহাদের কাজ চলবে কিভাবে এই চিন্তায় জেহাদা এটা পরিত্যক্ত হয়ে যেতে পারে কোন অমুক ব্যক্তির সাথে তমুক ব্যক্তির সাথে এই জেহাদা এটা এমন ভাবে জড়িত যে সে না থাকলে আর এটা থাকবে না না বরং এটার একটা মেশাল কোন হাদিসে জেনে পাইছি আমি এখন বলতে পারতেছি না আরস বহনকারী ফেরেস তারা আল্লাহর আরো কিছু ফেরেস্তা কি করতেছে বহন করতেছে এদের একটা ধারণা যে আমরা বহুত উঁচা কাজ করতেছি একটা আল্লাহর আরস বহন করতেছি তো এই ধারণাটার কারণে আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা নিচের দিকে তাকায় দেখো তারা নিচের দিকে তাকায় দেখে কি আল্লাহ পাকের আরসের সাথে তারা লটকে আছে আরসের মধ্যাকর্ষণ শক্তি দিয়া তারা ওখানে টিকে আছে ওই অবস্থায় আল্লাহ তাদেরকে একটা সান্ত্বনা দিতেছেন যে তারা আরসকে বহন করতেছে ইজ্জত দিতেছেন আল্লাহ তালা তাদেরকে কিয়ামতের দিন আরস বহন করবে কত জনে আট জনে সামানিয়া আসলে বিষয়টা হয়েছে কি আমরা আল্লাহর দিনের রক্ষক না আল্লাহর দিন আমাদেরকে রক্ষা করতেছে রক্ষা করতেছে ধারণা ছিল আমরা বাইতুল্লাহর করি বাইতুল্লাহর হাজিদের সেবা করি আমরা ওদের জন্য মাল সম্পদ খরচ করি আমরা বহুত নেক কাজ করতেছি আল্লাহবাক বলতেছে তুমি আমার ঘরের উপকার করতেছো আর তুমি আমার এই ঘরের উচিলায় খাবার খাইতেছো হ্যাঁ। এই বাইতের রবের এবাদত তোমরা করো আল্লাহ যে বাইতের রবে তোমাদের কি কি করছে খাবার দেয় ও আমান আহমিন খৌফ খৌফ থেকে ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করছে সারা আরবের মধ্যে মারামারি কাটাকাটি কোন গ্রুপ পাইলে কোন দল পাইলে কোন বণিক কাফেলা পাইলে এদেরকে লুটতরাজ করে নেওয়া যায় কিন্তু যখন শুনে যে কুরাইশ এরা কাবা ঘরের খেদমতকার দ্বারা আরবের যে কোনো অঞ্চলে তারা চলে যায় তাদের কাফেলা কেউ লুট করে না এই বাইতুল্লার উসিলাই তারা ব্যবসা বাণিজ্য করে চালাইতেছে ইলাফি কুরাইশ ইলাফি রিহলাতা কই কুরাইশ কি আনন্দ তাদের কি প্রিয় তাদের একবার হইল শীতের মৌসুমে কিসের দিকে ইয়ামানের দিকে কি করা সফর করা ব্যবসায়ী কাফেলা নিয়ে আরেকবার গরমের মৌসুমে ব্যবসায়ী কাফেলা নিয়ে সামের দিকে কি করা সফর করা এই বাইতুল্লাহর উচিলাই তারা এই বিষয়টা কি করতেছে ভোগ করতেছে আসলে আল্লাহর দিনটা বিষয়টা এমন নয় আল্লাহর দিনের উপকার আমরা করতেছি না আল্লাহর দিন আমাদের উপকার করতেছে আল্লাহ দিন আমাদের উপকার করতেছে এই জন্য কোন ব্যক্তির সাথে এটা কি না সম্পর্কিত না কোন ব্যক্তি যদি এর জন্য না আসে যে ব্যক্তিগুলি আসছে সেই ব্যক্তিগুলি চলে গেলে যেহাদের রাস্তা বন্ধ হয়ে যাবে তা তো হবেই না বরং কোন ব্যক্তি যদি না আসে কেউ যদি মনে করে না আমি দিনের ঠিকাদার আমি হইলাম কি দিনের ঠিকাদার আমি হইলাম ওয়ারাসাতুল বিয়া আমি হইলাম উমুক তুমুক এত বড় বুজুর্গ এমক বুঝে আসে নাই যত কিছু ধারণা করতে পারে সে যদি জেহাদের পথে না আসে আল্লাহ পাক কি বলতেছেন ইল্লা তাং ফিরু যদি তুমি যুদ্ধে না বের হও নফর কোরআনে কারিমে যুদ্ধে বের হওয়ার অর্থে ব্যবহার হয়েছে অন্য কোনো বের হওয়া নফর অর্থ হয়েছে বের হওয়া কোন রাস্তায় বের হওয়া জেহাদের রাস্তায় বের হওয়া সব মুফাসেরাই নফরের যেখানে যেখানে নফর আসতে কোরআনে কারিমে এটার তর্জমা কি করছেন জেহাদে বের হওয়াটা কি ইল্লা তাং ফিরু যদি তোমরা যুদ্ধে বের না হও তাহলে কি করবেন আল্লাহ তালা আল্লাহ থেকে যাবেন তোমাদের কাছে হ্যাঁ ইল্লা তাং ফিরু ইয়াজিবকুম আজাবান আলিমা লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদেরকে দিবেন ওয়াস্তাব্দিল কওমান গাইরাকুম তোমাদের বদলায়া অন্য এক জাতি নিয়ে আসবেন আল্লাহ তালা ওয়ালা সেই আ আল্লাহ পাকের কোন কি করতে পারবে না ক্ষতি তোমরা করতে পারবে না তো জেহাদের জন্য নিবেদিত কোন ব্যক্তি হোক আর জেহাদ কোন বিরোধী ব্যক্তি হোক কোনটার জন্য জেহাদ কিনা মুখাপেক্ষী না এটা মুখাপেক্ষী না না থাকলে আল্লাহ তালা অন্যদের দ্বারা কি করবেন এটা কাজটা চালাইয়া নেবেন তাহলে এতটুকু হলো যে এটা কোন ব্যক্তির জন্য এটা কিনা খাস এরপরে সমস্ত পৃথিবীর জন্য পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশটা আছে কিনা অবশ্যই উখরিজাতলিন না তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য মানুষের জন্য এই আয়াতটা আমরা খুব ব্যাপক আকারে কিন্তু পড়ি এই জন্য এই আয়াতটা আবার একটু আলোচনা করে নেই কুমতুম খাইরা উম্মাতিন তোমরা হলে কি সর্ব শ্রেষ্ঠ উম্মত উখরিজাতলিন না মানুষের জন্য কি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের কাজ কি মরুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার তোমরা আমর বিল মারুফ করো আর নাহিয়ানিল মুনকার করো আচ্ছা। এই আয়াতটা সাধারণত আমরা পরে পরে আমরা নিজেরা অনেক ওয়াজ শুনছি এবং ওয়াজ করছি এটার সাহাবাই কারামের থেকে একটা ব্যাখ্যা আমি বলে দিতেছি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহুমা আবু হরের রাজি আল্লাহ তালু থেকে এই আয়াতের ব্যাখ্যা আসছে বুখারির মধ্যে আবু হরের রাজি আল্লাহ তালু ব্যাখ্যাটা আসছে কোথায় তফসিরে কাবিরের মধ্যে ব্যাখ্যাটাকে আনা হয়েছে রোহল মানিতেও ব্যাখ্যাটাকে আনা হয়েছে কি খুলাসাটা বলে দিতেছি দুজনের ব্যাখ্যার আংতুম কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ লোক যাদেরকে মানুষের জন্য কি করা হয়েছে বের করা হয়েছে কি বলতেছেন ওনারা আংতুম খাইরুন নাস লিন হ্যাঁ। নাস তোমরা হইলে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ কর তাদের গর্দানের মধ্যে শিকল দিয়া তোমরা তাদেরকে নিয়ে আসো ফায়াদ হুলুফিল ইসলাম অতপর তারা ইসলামের ভিতরে কি করে প্রবেশ করে এটা আবু হরিয়াল্লাহ থেকে বুখারিতে আসছে যে তোমরা হলে কি সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে কল্যাণকর মানুষ মানুষের জন্য কল্যাণটা কিভাবে করো যে মানুষদেরকে শিকল দিয়া বাইন্দা কি করো নিয়ে আসো পরে তারা ইসলামের ভিতরে প্রবেশ করে শিকল দিয়া বাইন্দা নিয়ে আসার অর্থ হয়েছে কি এটার ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তীতে ব্যাখ্যাকারীরা যে অর্থাৎ তোমরা যুদ্ধ করো কি করো যুদ্ধ করলে দেশ তোমাদের প্রধানত হয় দেশ কি হয় তোমাদের প্রধানত হয় প্রধানত হইলে সেখানে কার হুকুম জারি হয়ে যায় আল্লাহর হুকুম জারি হয়ে যায় আল্লাহর হুকুম মানুষের জন্য বেশি তাদের উপকারী কল্যাণকর না মানুষের বানানো হুকুম মানুষের জন্য বেশি কল্যাণকর আল্লাহর হুকুম বেশি কল্যাণকর রুস্তমের দরবারে রিবি এবনে আমের জিজ্ঞাসা করছিল কিসের জন্য তোমরা আসছো তিনি কি বলছিলেন আল্লাহ ইবে তা আসানা আমরা আসি নাই আমরা আল্লাহ কি করছে ফাটাইছি কিসের জন্য যে বন্দাদেরকে গুলামের গুলামি করা থেকে মুক্ত করে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য দাসদের দাসত্ব করার থেকে কার দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দাসত্বে নিয়ে যাওয়ার জন্য এই দাসদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আমি আমরা আসছি ওমিন জিকি দুনিয়া ইলা সাহাতিহা দুনিয়ার এই সংকীর্ণতা বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন কিছু দিয়া যেত মানুষগুলি যে তোমরা একেবারে সংকীর্ণ বানায় রাখছো নিজেদের মুঠার ভিতরে ভরে রাখছো হ্যাঁ। এই সংকীর্ণতা থেকে তাদেরকে ইলা সাহাতিহা দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার কিছু দিকে নিয়ে যাওয়ার জন্য ওমিন জুরিল আদিয়ানে ইলা আদলিল ইসলাম বিভিন্ন মতবাদের বিভিন্ন আদর্শের বিভিন্ন তন্ত্র মন্ত্রের কি জুলুম থেকে ইসলামের ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক বিষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমরা কি করছি আসছি এই রিবিএবনে আমের রুস্তমের দরবারের মধ্যে এই ঘোষণা দিয়ে দিছেন এই ঘোষণাটা যে দিছেন তিনি কোন পরিস্থিতিতে গিয়ে দিছেন উনি রুস্তমের দরবারে কিভাবে পড়ছেন মুজাহিদ দূত হিসাবে পড়ছেন মুসলমান মুজাহিদ বাহিনী মুখোমুখি সেই সময় মুসলমানদের পক্ষ থেকে দূত হিসাবে তিনি রুস্তমের দরবারে কি করছেন গেছেন ইবতা হাসানা কুনপুর সাহাবাই কারাম যে কুমতুম খৈরা উম্মাতিন কুমতুম খৈরা উম্মাতনের প্রথম মেসদা প্রথম ক্ষেত্র কারা সাহাবাই কারাম না এই খাইরা উম্মাতিন এই তোমরা মানুষের জন্য কল্যাণকর এই বিষয়টার উপর সাহাবাই কারাম আমল করে নাই কিন্তু সাহাবাই কারামের আমলের সুরতটা ধরনটা কি ছিল তারা কেমনে বের হইতেন মানুষের জন্য কল্যাণকর হয়েছেন তারা কোন রূপে মুকাতিল হিসাবে না এককেরে অকবা আমের রাজি আল্লাহ সেই আফ্রিকা মরক্কো পর্যন্ত গেলেন কি বাহিনী নিয়ে গেছেন কোন রূপটা নিয়ে গেছেন ইসলামের কোন বিধানটা নিয়ে গেছেন সালমানে ফারেসি রাজি আল্লাহ তালানহু সাহাদেব নাবি অক্কাস রাজি আল্লাহ তালানহু পারস্যে ওনারা আসছেন কোন রূপটা নিয়ে ইসলামের কোন আমলটা নিয়ে কোন হুকুমটা নিয়ে কোন বিধানটা নিয়ে জেহাদি বিধানটা নিয়ে না আবু ওয়াইদুল জার্রাহ আমরিবনুল আস শাম মিশর সেই অঞ্চলগুলির মধ্যে গেছেন ইসলামের কোন রূপটা নিয়ে কোন আমলটা নিয়ে উন্দুলুসে উন্দুলুসে মুসলমানরা তারেক জিয়াদ মুসাবিন নুসাইর না এরা গেছে ইসলামের কোন হুকুমটা নিয়ে সেই দেশটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করছে দলে দলে মানুষ মুসলমান হয়েছে কোন রূপটা নিয়ে গেছিলেন তারা জিহাদ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশে আসছেন ইসলামের কোন রূপটা নিয়ে কোন আকৃতি ডেনিয়া যে চিস্তি নাম দিয়ে আজকে আমরা কুকুরের মধ্যে লিপ্ত হয়ে যেতেছি তিনি আসছিলেন কি করার জন্য সেই সময় কি ছিল পৃথিরাজ ছিল তার বিরুদ্ধে তিনি কি করছেন যুদ্ধ করছেন জেহাদ করছেন পরে ওনার মাজার বানাইছে শয়তান আকবরে আইসা ওনার এন্তেকালের তিনশো বছর পরে আইসা তার মাজার বানাইছে তিনশো বছর পর্যন্ত ওনার কোন মাজার মজার ছিল না আকবরে এসে এই কাজটা করছে এখন ওই শাহজালাল দেখেন না শাহজালালের নাম দিছে কিয়ের শাহজালালের নাম দিয়ে বিভিন্ন কিছু এখন বানাইতেছে শাহজালাল নামে দিতেছে ধোকা শাহজালাল রহমতুল্লাহ আলাই এই অঞ্চলে আইসা কি করছিলেন ওনারা যে এই অঞ্চলে ইসলামের প্রভাবটা প্রতিষ্ঠিত করছিলেন কি কারণের মাধ্যমে কি কাজের মাধ্যমে এই উনি গৌর গোবিন্দের বিরুদ্ধে জেহাদ করে নাই কিতাল করে নাই যুদ্ধ করে নাই ওনার সাথীরা যুদ্ধ করে জয়ী হয় নাই ইসলামের এই চিরাচরিত সাহাবাই কারামের অনুসৃত রীতিটাকে আমরা এখন ঘুরে ফেলছি পরিবর্তন করে ফেলছি এটা হলো ইসলামের একটা চিরস্থায়ী সাহাবাই কোরআনের দ্বারা হাদিসের দ্বারা সাহাবাই কারামের আমলের দ্বারা স্বীকৃত সর্বসম্মত একটা ব্যবস্থা এটা কোন ব্যক্তির কোন সময়ের কোন স্থানের সাথে কিনা সীমিত না এটা একেবারে সেখানে সেখানের মধ্যে জড়িত না এটা সার্বজনীন একেবারে সার্বক্ষণিক এরপরে বিশ্বজনীন সবার জন্য এবং পৃথিবীর সব সময়ের জন্য সব ক্ষেত্রের জন্য হয়ে গেছে না এখন একটা বিষয় শুধু এখন কথাটুকুর শেষ একটু সারাংশ ইয়া করে দিচ্ছি এখন আমাদের একটা একটা বিষয় আমাদেরকে ইয়া ধোকা দেয় যেটা নাকি প্রথমে কিছুটা আলোচনা হয়ে গেছিল যে জেহাদ এত বড় একটা নিয়ামত রহমত আমাদের একটা ধারণা হইল যে সহিতরিকে যদি কেহ থাকে সে অবশ্যই কি হবে জয়ী হবে আর যদি কেহ জয়ী না হয় জয় বলতে আমরা জয় বলতে আমরা জয়টারে কি এর জয় বলি বাহ্যিক জয় হয়ে যাওয়াটারে আমরা শুধু কি বুঝি জয় বুঝি এই বাহ্যিক জয়টা না হলে আমরা মনে করি কি সহি কাজের উপর নাই বর্তমানে পৃথিবীতে দেখা যাইতেছে মুজাহিদরা বিভিন্নখানে আক্রান্ত বা বিভিন্ন সময় মুজাহিদরা একটু পিছনে সৈরা যাইতে হয় এমন হয় না এর কারণে আমরা মনে করি জেহাদের কাজটা কিনা ঠিক না এমনটা আমাদের অনেকেরই মনে হয় এবং স্বাভাবিক মানুষ ধোকা খায় আছে এই বিষয়টা নিয়েই এটাতে একটু সাফ করা একটু প্রয়োজন এটা হলো আসলে বিজয়ের অর্থটাই আমরা কি করি না বুঝি না বিজয়ের আসল অর্থ হলো আল্লাহর হুকুমের উপর টিক্কা থাকা এমন আল্লাহর হুকুমের উপর টিক্কা থাকতে গিয়া তার উপর ধাক্কাটা যত বেশি আসবে বিপদের পাহাড়টা যত উঁচু হবে সে তত বড় বিজয়ী খোলা তাকালাম এলো এটা আল্লাহর হুকুমের উপর টিকা থাকা অবস্থায় বিপদের পাহাড়টা তার উপর যত বড় সে তত বড় বিজয়ী আমরা মনে করতেছি পাহাড়টার উপরে সে চড়ে গেলে বিজয়ী হইতো না না না পাহাড়ের নিচে থাকা অবস্থায় সে সবচেয়ে বেশি বড় বিজয়ী চড়ে গেলে সে এই পরিমাণ বিজয়ী হবে না আমি শুধু আমার মুখের কথা পুরানে কারিমে আল্লাহ তালা বলতেছে হোসনা তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে মাল খরচ করছে এবং জেহাদ করছে তারা আর মক্কা বিজয়ের পরে আল্লাহর পথে মাল খরচ করছে এবং জেহাদ করছে তারা এই দুই দল সমান না আগে যারা আল্লাহর পথে মাল খরচ করছে এবং জেহাদ করছে তারা পরবর্তী আল্লাহদের চেয়ে মর্যাদাই কি বড় তাহলে বড় বিজয়ী কারা আগের ওয়ালারা না পরের ওয়ালারা কিন্তু আগের ওয়ালাদের উপর বিপদ বেশি ছিল না পরের ওয়ালাদের উপর বিপদ বেশি জাহিরি জয়টা আগের ওয়ালাদের বেশি ছিল না পরের ওয়ালাদের বেশি ছিল তাইলে বিপদ যে পরিমাণ বেশি জাহেরি সফলতা যে পরিমাণ কম সেই পরিমাণ তারা আল্লাহ বিজয়ী ঘোষণা করতেছে আর বিপদ যে পরিমাণ কম জাহেরি বিজয় যে পরিমাণ বেশি এই পরিমাণ আল্লাহ তাল্লাহ তারা কম বিজয়ী ঘোষণা করতেছে তাহলে বিজয়ের মাপকাঠি আমরা যেটা বুঝতেছি এটা না যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সেটা নোহাল ইসলাম বিজয়ী ছিলেন না পরাজিত ছিলেন নবীদের মধ্যে উনি কি অনুল্লোকযোগ্য একজন নবী ছিলেন না বড় নবীদের একজন ছিলেন উলুল আজমিনার রসুল ছিলেন কোরআনে কারিমে কিছু নবীদের ব্যাপারে বলা হয়েছে যে ওনারা হলেন উলুল আজমিনা রসুল সেই বড় বড় পাঁচজন নবীর একজন হলেন কে নোহ ইসলাম সাড়ে নয়শো বছর দাবার দিয়েছে মুসলমান হয়েছে কয়জন চল্লিশ জন বা আশি জন বিরাশি জন এই ধরনের বিভিন্ন বর্ণনা আছে সাড়ে নয়শো বছরে যদি বিরাশি জন হয় প্রতি দশ বছরে তো একজন হয় না হয় জাহিরি সফলতা হয়েছে হয়েছে কিন্তু তিনি আল্লাহর হুকুমের উপর দুইটা রয়েছেন না থাকেন নাই অটল রয়েছেন দুইটা রয়েছেন এটাই বিজয় দাও তো কৌমি লাইলা ওয়া রাত দিন আমি তাদেরকে কি করতে রয়েছি দাওয়াত দিতে রয়েছি দাওয়াতটা এটাই রাত দিন কি করতে থাকবে মানে কোন স্বস্তি সে গ্রহণ করবে না হকটাকে সে সরাইতেই থাকবে কোন ধরনের সে তৃপ্তি এই হকটা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে আসবে না এটাই হলো এই ব্যস্ততা এই অস্থিরতা আল্লাহ এই জন্য বিজয়ের যে আসল বিষয় সেটা হলো আল্লাহর হুকুমের উপর কি থাকতে পারে দৃঢ় থাকতে পারা যারা নাকি জেহাদের ক্ষেত্রটা কঠিন হওয়ার কারণে কুরুম করে দিচ্ছেন আল্লাহ তারা এই কারাহাতের কারণে ক্ষেত্রটাকে সাইরা দিছে সে নগদ পরাজিত হয়ে গেছে জেহাদটা কঠিন হওয়ার কারণে কষ্টকর হওয়ার কারণে আমেরিকা যখন জেহাদের বিরুদ্ধে নামছে তখন জেহাদটা হয়ে গেছে সন্ত্রাস মুসলমানদের কাছে আর যখন জেহাদের বিরুদ্ধে শুধু রাশিয়া ছিল আমেরিকা মোটামুটি পক্ষে ছিল সেই সময় জেহাদটা কি ছিল জেহাদ ছিল এমন একটা অবস্থা আমাদের উপর দিয়ে আসছে না যখন আমেরিকা জেহাদের কি ছিল পক্ষে ছিল অনেকে জেহাদ দ্বারা কি বলছে জেহাদ বলছে সরিজিরতার কাজ বলছে এটা ঠিক বলছে আর যখন আমেরিকা এটার বিরুদ্ধে চলে গেছে তখন এটা কি বলে না জেহাদ বলে না তাহলে আমেরিকা বিরুদ্ধে চলে যাওয়ার কারণে যে জেহাদের অবস্থান থেকে সেরে গেছে সে নগদ পরাজিত হয়ে গেল না আর এই বিপদের পরেও যে টিকা আছে সে জয়ী না সে জয়ী না এই জয়টা কি কম মূল্যের জয়ী না বিশাল মূল্যের জয়ী বিশাল দামি বিজয় এটা জাহিরি বিজয় যদি হয়ে যাইতো তাহলে এত দামি বিজয় হইত না এই জন্য নবীরা আম্বিয়া আলিম সাল্লাহাম এক বর্ণনা দিয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী না কত জনে জাহিরি রাজত্বটা পাইছে বলেন দাউদ আল ইসলাম পাইছেন সুলাইম আল ইসলাম পাইছেন আর কোন নবীর কথা বলেন মুসা আল ইসলাম পাইছেন হয়তো কিন্তু আর কোন নবীর কথা বলেন যে উনি জাহিরি রাজত্ব পাইছেন তাহলে সেই নবীরা কি ব্যর্থ ব্যর্থতার সফলতা জাহিরি ফল দিয়া যে আমরা করি দুনিয়ার জাহিরি সুবিধা দিয়া এই বিষয়টাই হইল আমাদের একটা ভ্রান্তি এটা কি একটা ভ্রান্তি এটা একটা গুমরাহী ব্যর্থতা হইল আল্লাহর হুকুম পরিত্যাগ করা সফলতা হইল আল্লাহর হুকুমের উপর কি থাকা টিক্কা থাকা আল্লাহর হুকুমের উপর টিক্কা থাকতে গিয়ে যত বড় বিপদ হবে সে তত বড় সফল আর আল্লাহর হুকুম সাইরা দিয়া সে যত সুবিধাই যাক সে কি ব্যর্থ যত কাজই করে লাগবে আর তার দ্বারা যত কিছু যাক সে ব্যর্থ হাসার মাঠে এমন কোন এমন এমন নবী আসবেন যে নবীর সাথে কেহ নাই কোন নবী আসবেন তার সাথে একজন কোন নবী আসবে তার সাথে উন্মত দুইজন তাইলে সেই নবীরা কি ব্যর্থ ব্যর্থ না জেহাদের পথটা কোরআনের আয়াত দ্বারা রসুল সাহেবের হাদিস দ্বারা সাহাবাই কেরামের আমলের দ্বারা ফোকাহাই কেরামের বক্তব্য দ্বারা আহলে কালাম যারা আকিদের বিষয়ে আলোচনা করেন তাদের পুরা স্পষ্ট ঘোষণা আল হাজ আল জেহাদু মা জিয়ান ইলা ইয়মিল কিয়ামা সরেহাকে দেরে বেরোত আমির ফাজের হইল জেহাদ জারি থাকবে আমির ফাজের হইলে জেহাদ জারি থাকতে পারে তাহলে আমিরের যোগ্যতা বেশি হওয়া দরকার না মামুরের যোগ্যতা বেশি হওয়া দরকার তাইলে কোন মামুর সে তার ভিতরে ফিস্ক ফুজার আছে গুণা সবগুলি সারে নাই এই জন্য তার উপর জেহাদ ফরজ না আমির যেখানে ফাজের হয়েও জেহাদ করতে পারে এবং তার এই জেহাদ মকবুল কিয়ামত পর্যন্ত সেই জেহাদ এটা মামুরের মধ্যে থাকতে পারবো না কারণ আমরা কই মুজাহিদরা গুণা করে এই করে সেই করে এই জন্য জেহাদ ঠিক না আরে গুণা করলো তো তার জেহাদ ঠিক আর শেখ আবদুল্লাহ আল আজম উনি কি ইয়ার মধ্যে তফসির সরাই মধ্যে স্পষ্ট লেখছেন যে এক লোক কাবা শরীফের পাশে বসে কি করতেছে এবাদত বন্দি কি করতেছে জেহাদ ফরজে আছে ফরজ জেহাদ যা সে করে না আরেক লোক আফগানিস্তানের মাঠের মধ্যে সাধারণত মুজাহিদ এমন হয় না যে সে নামাজ কালাম পড়ে না উনি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছেন যে সে আফগানিস্তানের মাঠে যুদ্ধ করতেছে সে নামাজ কালাম পড়ে না এই দুইজনের মধ্যে কে কোন অবস্থানে আছে যে নাকি কাবা শরীফের পাশে বসে আবাদত বন্দীগীতে লিপ্ত আছে তার তুলনায় যে নাকি আফগানিস্তানের মাঠে জেহাদ করতেছে সে ভালো অবস্থানে আছে কেন কারণ উ ওর ফরজ তেরক করার দ্বারা ও জেহাদের ফরজ তেরক করার দ্বারা ক্ষতিটা তার শুধু নিজের হইতেছে না পুরা জাতির হইতেছে পুরা উন্মতের হইতেছে দিনের হইতেছে আর এ ফরজ তরক করার দ্বারা তার নিজের ক্ষতি হইতেছে কিন্তু উন্মতের কোন ক্ষতি হইতেছে না হ্যাঁ এমন একটা ফরজ তরক করতেছে যে ফরজ দ্বারা তার ব্যক্তিগত ক্ষতি হইতেছে কিন্তু উন্মতের কি হইতেছে লাভ হইতেছে উপকার হইতেছে দিনের উপকার হইতেছে বড় ফরজ বড় ফরজে যেটা তার দ্বারা আদায় হইতেছে আর ওর দ্বারা শুধু ব্যক্তিগত ফরজটা কি হইতেছে আদায় হইতেছে তো ব্যক্তিগত কাজটা গুরুত্বপূর্ণ বেশি না কাজটা গুরুত্বপূর্ণ বেশি এই জন্য যে আমরা বিভিন্ন সুতা দেখাই যে এসলাহে নষ্ট হয় নাই এই জন্য আমি যাইতে পারি না এই সমস্তগুলি আসলে শুধু বাহানা ওই সেগুলি কি আসলে বাহানা মুনাফেকরা এই কথাগুলি বলতো যে ফিতনায় আমাকে ফালাইবেন না আমি যেহাতে গেলে ফিতনায় পড়ে যাবো আমার ফেতনায় কি করবেন না ফালাইবেন না আল্লাহ তালা বলেন সে যে ফেতনার মধ্যে আছে এটা দলিল এটা সে যেহাদে যাইতে চাইতেছে না আল্লাহ ফিল ফিতনাতে সাকাতু সে যে যেহাদে যাইতেছে না এটাই সে ফেতনার মধ্যে পড়ে রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে ফেতনার মধ্যে পড়ে থাকা এটা পরাজয় না জয় এটার থেকে বাঁচার চেষ্টা করা দরকার না এই যেহাদের না যাওয়াটাই ফেতনায় পড়ে থাকা আল্লাহর ঘোষণা অনুযায়ী আর যে যাবে অল্লাহ যারা আমার পথে করবে আমি তাকে আমার রাস্তা কি দেখাবো আল্লাহ আল্লাহ এই সৎকর্মশীলদের সাথে আছেন তাহলে যে জেহাদের পথে যাবে সে মুহসিন নেকাজকারী তাহলে তার সাথে কে আছেন আল্লাহর তৌফিক তার সাথে আছে তাহলে সে বিজয়ী না আর আরেকজনে নাই পড়ে গেছে সে পরাজিত না পেইলে যে জেহাদের পথে হাঁটলো জহরি জয় হোক আর না হোক এই হাঁটাটাই তো তার কি হয়ে গেল বিজয় হয়ে গেল আল্লাহ সান্নিধ্য সে পাইতে থাকলো আর এই অবস্থায় মৃত্যু বরণ করলে আল্লাহর সান্নিধ্যের মধ্যে থেকে মৃত্যু বরণ করলে কার সাথে গিয়ে মিলবে কার সাথে গিয়ে মিলবে আল্লাহর সাথে গিয়ে মিলবে শেষ তার কোন টেনশন নাই আর ও যে ফেতনায় পরে আছে জেহাদের নিয়ত না থাকলে প্রস্তুতি না থাকলে পথে হাঁটা না থাকলে হাদিসের বাসায় হয়তো মুনাফিকি আর ওই যে কোরআন কারিমের আয়াত বলতেছে হ্যাঁ মুনাফিকি ভিতরে আছে দেখেই সে কই যাইতেছে না জেহাদে যাইতেছে না জেহাদের থেকে ছুটি যাইতেছে জেহাদের থেকে কি চাইতেছে ছুটি চাইতেছে ছুটি চাইয়া জেহাদে না যাওয়া ছুটি নিয়ে জেহাদে না যাওয়া এটারই বলছে আল্লাহ আল্লাহ ফেতনার মধ্যে রয়েছে সে আর ছুটি ছাড়াও জেহাদের থেকে ফিরে থাকে এটা কোন ফেতনা আরো বড় ফেতনা আল্লাহ পাকের কি করলো পায়া গেল আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করে তফিক দেন যে ঘটনা এটা জেহাদের ক্ষেত্রে আল্লাহ পাকের নুসরতের আরো বড় একটা নমুনা আসাবি উহদুদের ঘটনা কম বেশি হয়তো অনেকেই জানি সংক্ষিপ্ত ঘটনাটা হলো এটা যে ওই বালক তাকে মারতে পারতেছিল না বাদশাহ বাদশাহ দেখতেছিল এই বালক যদি বাইকা যায় তাহলে আমার গদি কি হয়ে যাবে হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাকে মারতে হবে তাকে সাগরে পাঠাই দিছে মারতে পারে নাই পাহাড়ে পাঠাই দিছে মারতে পারে নাই যারা মারতে নিয়ে গেছে তারা মরে গেছে সে ফিরে এসে সে বাদশাহকে পরামর্শ দিল সব লোক তুমি জড়ো করো এক মঞ্চের মধ্যে উঠাইয়া আল্লাহর নাম নিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করো তাহলে আমি কি হব মারা পড়বো বাচ্চা এখন তার মাথায় সবার হয়েছে যে তাকে কি করতে হবে মারতে হবে এই জন্য তার পরামর্শ অনুযায়ী কাজ করছে পরামর্শ অনুযায়ী কাজ করা সে তো এক ধরনের আত্মঘাতী হামলা করে দিল কি করে দিল মানে নিজের যান শেষ হওয়ার ব্যবস্থাটা বাচ্চারা বাতায় দিছে এটা আত্মঘাতী হামলা হইল না এক ধরনের আত্মহত্যা হইল না আমরা আত্মহত্যা আমরা হইলে বলে দিতাম তারে কিন্তু বাদশাহ কি করছে হ্যাঁ তার মাথায় ছিল তারে মারতে হবে ঠিক আল্লাহর নাম নিয়ে তারে তিন মারছে লোকজন জড়ো করছে মন্ত্রের মধ্যে উঠে তীর মারছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে তীর মারার পরে সে কি হয়ে গেছে মারা গেছে শহীদ হয়ে গেছে শেষ হয়ে হয়ে গেছে কিন্তু লোকজন যখন দেখছে যে তারে পাহাড়ে নিয়ে মারতে পারলো না সাগরে ফেলায় মারতে পারলো না আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করার পরে সে মারা পড়লো তাহলে বাদশাহ যে তারে আমরা আল্লাহ মানতেছি রব মানতেছি সে রব না এই গুলামে যারে রব মানে সেই রব আমরা আল্লাহর উপর ইমান নিয়ে আসছি সব আমাং তুবি রব্বিল আলমিন হয়ে গেছে সবাই মানুষগুলি কি ইমান বিশ হাজার মানুষ আল্লাহর উপর ইমান নিয়ে আসছে বাদশাহ একেবারে সম্পূর্ণ পরিত্যাগ করে দিচ্ছে যেই বিপদ বাঁচানোর জন্য বাদশাহ এই বালকরে মারছিল সেই বিপদ নগদ তার সামনে এসে গিয়েছে হয়েছে কিন্তু রাজ শক্তি তো তার সেনাবাহিনী শক্তি তো তার RAB police BDR army armed police সব তো কার তার নেটু তারপরে মেরিন সব কার তার শক্তি কম না বলছে ই করো খুলো সব পরীক্ষা খনন করছে বিভিন্ন পরীক্ষা খনন করে আগুন দিয়ে এটারে ভরছে বইরা এই লোকগুলিরে ধরে ধরে বলছে যে তোরা হয়তো আমারে রব মানবি আল্লাহ রে বাদ দিবি আর নতুবা তোদেরকে আগুনে ফেলব একটা মানুষও বাচ্চারে কি করে নাই রব মানে নাই সবাই আগুনে পড়তে রাজি হয়েছে কিন্তু কি করে নাই রব মানে নাই সাথে সাথে ইমান কোন পর্যায়ে গিয়ে পয়সার কাছে দেখেন একক তো নামাজও পড়ে এইভাবে বিশ হাজার মানুষকে আগুন দিয়ে পুরায় শেষ করে দিয়েছে এক মহিলা তার বাচ্চা কুলে নিয়ে আসছে এখন বাচ্চার দরদে সে এক পা সামনে দিছে ঠিকই কিন্তু বাচ্চার দরদে পরে পিছিয়ে যাইতেছিল তখন আল্লাহ তালা যেহেতু এক পা সামনে দিছে কারণ আল্লাহর পথে যে অগ্রসর হয় আধা হাত অগ্রসর আল্লাহ এক হাত অগ্রসর হয় না সে হাতত হয়েছে তো আল্লাহ টান দিয়ে ধরছে তারে বাচ্চার মুখ খুলে দিছে এখন বাচ্চা কি বলতেছে ইয়া ইসবিরি ফাইন্নাকে আলাল হাক্কি মা তুমি ধৈর্য ধারণ করো তুমি হকের উপর আসছো এই মহিলা বাচ্চা নিয়ে পেরে গেছে আসলে আগুনে পড়ে নাই কই পড়ে গেছে জান্নাতে দাজ্জালের আগুনটা এমনই হবে বর্তমানে বিষয়টা এমনই জেহাদের পথটায় বিপদ আছে বিভিন্ন ধরনের শঙ্কা আছে কিন্তু আসলে ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ পাক যে আগুনে ফেলছিলেন বাহ্যিক ভাবে দেখতে এটা কি দেখা গেছে আগুন দেখা গেছে কিন্তু আসলে এটা আগুন ছিল ইব্রাহিম আল ইসলাম কি পাইছেন এটাকে শান্তিদায়ক বারদাউয়া সালামা শান্তিদায়ক ঠান্ডা এখানেও এই যে ওদেরকে আগুনে ফেললো আল্লাহ পাকের কি ঘোষণা জাহিরি ভাবে তারা বিজয়ী হয়েছে না বাদশাহ তার অভিপ্রায় বাস্তবায়ন করে ফেলছে তাদের ক্ষেত্রে বাদশাহ তাদের ইচ্ছা এদের তার নিজের ইচ্ছা এদের ব্যাপারে বাস্তবায়ন করে ফেলছে না এদেরকে ফাঁসি দিয়ে ফেলছে না আগুনে পুড়ে ফেলছে না আল্লাহ পাক ঘোষণা দিতেছেন কি জালিকাল ফাউজুল কেবির এটা হলো মহা সফলতা আমাদের দুনিয়ার সফলতার চিন্তাকারীদেরকে জিজ্ঞাসা করেন এটা কোন সফলতা বিশ হাজার মানুষ আগুনে পুইরা মারা পড়লো বাদশার কোন ক্ষতি করতে পারলো না তার গদিওটা লাইতে পারলো না এটা কোন সফলতা আল্লাহ পাক ঘোষণা দিতেছেন এটা সফলতা আমাদেরকে ওই কথা বলে যে আফগানিস্তানে হাইরা গেল কা অমুকখানে পরাজিত হয়ে গেল কা অমুকখানে বাইতে থাকলো না কা অমুকরে মেরে ফেলতে পারলো কেমনে এই যে কথাগুলো এই কথাগুলো কি আল্লাহ পাকের বিষয়গুলিকে না বোঝার কারণে কোথাও হাইরা দেওয়া এটা কিনা এটা পারা যায় না এটা আল্লাহ পাখির নিয়ম যে আল্লাহ তালা বলতেছেন তিলকাল আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করতে থাকি রসুল উহুদে হারছেন জাহিরি ভাবে রসুল উহুদে হারেন নাই কিন্তু এই হারাটা কি রসুল সেই সময় না হক ছিলেন নজুবিল্লা এটা আল্লাহ তালা এই জাহিরি বিপদের মধ্যে অনেক অনেক হেকমত কি করছেন আল্লাহ তালা রাখছেন এই জাহিরি বিপদগুলি দিয়েই দিলটা পরিপূর্ণ কি হয় সংশোধন হয় খালি যদি গনিমতের মাল পাওয়া যাইতো যুদ্ধে গেলে জয়ী হয়ে যাইতো তাহলে তোমার মতো মুনাফেক হতো যাইতো তুমি যে মুনাফেক না এই বিষয়টার পরীক্ষা হইতো কি দিয়া হ্যাঁ। পবিত্র কে অপবিত্র থেকে পাক করার জন্য বিচ্ছিন্ন করার জন্য পরিষ্কার করার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থাগুলি দিয়ে রাখছেন যে বড় বিপদ না হইলে তো এইগুলি সরবে না এই জন্য অপরিচ্ছন্ন গুলির আল্লাহ বাদ দেওয়ানোর জন্য আল্লাহ তারা বিপদ গুলি দেন স্পষ্ট বলে ওয়ালিয়ার খিতাম মিঙ্কুম সোহাদা আর আল্লাহ পাক তোমাদের মধ্যে থেকে কিছু সোহাদা নিতে চান হাসরের মাঠে রসুল ইসলাম অনেক শহীদদেরকে নিয়ে উঠবেন এটা রসুলের একটা গৌরব হবে না সোহাদার সংখ্যা বাড়বে কোন পথে গেলে জেহাদের পথে গেলে এই জন্য আল্লাহ তালা এই তোমাদেরকে পরাজয়ের অবস্থাটা দেন আর পরাজিত না হলে তো শহীদ হয় না শহীদ বেশি হয় কখন পরাজিত হইলে তো যে আল্লাহ তালার একটা উদ্দেশ্য সোহাদা গ্রহণ করা বন্দার উদ্দেশ্য হওয়া উচিত আলাই কালিমতুল্লাহ কিন্তু আল্লাহর উদ্দেশ্য যে বন্দারে কি হিসাবে গ্রহণ করবেন ফেরেস্তারা যে বলছিল যে মারামারি কাটাকাটির জন্য তুমি লুক বানাইবা সে ফেরেস্তাদের একটা উন্নত জব এটা যে দেখো কোন মারামারি কাটাকাটি তারা করতেছে আমার জন্য কি করতেছে জীবন দিতেছে তারা সে উন্নত অবস্থাটার জন্য এই জন্য এটা কোনোখানে পরাজিত হয়ে যাওয়া এটা না হক হওয়ার কিনা দলিল না বরং আল্লাহ তালা তাদেরকে আরো উন্নত ভাবে কবুল করতে চাইতেছেন তাহলে আমি বলি বাস্তবতার সাথে মিলাই বলি আপনারা বাস্তবেই বুঝবেন আচ্ছা রাশিয়া আক্রমণ করছিল আফগানিস্তানের উপর আমেরিকা পক্ষে ছিল সেই সময় জেহাদটা কঠিন ছিল না আমেরিকা সহ নেটো সহ বিয়াল্লিশটা রাষ্ট্র আক্রমণ করার পরে পাকিস্তান দূরে সেরে যাওয়ার পরে বরং শত্রু হয়ে যাওয়ার পরে আরব সৌদি আরব দূরে সেরে যাওয়ার পরে শত্রু হয়ে যাওয়ার পরে তখন অবস্থাটা কঠিন হয়েছে বেশি আগে সহজ ছিল না যখন সহজ ছিল তখন আমাদের দেশের আইরা গাইরা নাত্তু খাইরা বিভিন্ন ধরনের নেফাকওয়ালা বদামালওয়ালা এগুলি গিয়ে যুদ্ধে শরিক হয়েছে সে সময় সব গিয়ে যুদ্ধে শরিক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কারণ এই দেশে আসলেও সে সময় যুদ্ধের পোশাক পরে কি করা যায় হাঁটা যায় এই দেশে সরকার প্রশ্রয় দেয় তাদের দেয় না আপনারা জানেন জানেন সে সময় এই দেশের সরকার কারণ এই দেশের সরকার তো আমেরিকার বলয়ের ভিতরে আর আমেরিকা পছন্দ করে সে সময় এটাতে আইরা গেলে নাত্তু সব গিয়ে সে সময় শরিক হয়েছে আর সে সময় বিজয় পেতে রয়েছে ট্যাঙ্কের মালিক হয়ে গেছে দুর্গ দখল হয়ে গেছে খাটিও ছিল অখাটিও ছিল এটা কেমনে বিভিন্ন রব্বানির গ্রুপ ছিল বুরহানুদ্দিন রব্বানি আর আর কি কি আর কি কি গ্রুপ গ্রুপ ছিল না হিজবে ইসলামী আরো কি কি মাসুদ অনেকগুলি ছিল না এগুলি ভাগ হওয়া দরকার না একেবারে খাটিগুলি যেগুলি মগজ মার্কা এগুলি ভাগ হওয়া দরকার না তো ওই তাপে তো এটা ভাগ হবে না আর উন্নত তাপ দিতে হবে জাল দিতে হবে আল্লাহ কি করছে দুনিয়ার নাস্তিকরা ও কি বলবে যে আফগানিস্তান বিজয়ী হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি দিয়া আমেরিকা সহায়তা করছে পাকিস্তান সহায়তা করছে পাকিস্তান অ্যাটমিক রাষ্ট্র সৌদি আরব রয়েছে সারা পৃথিবীর তেলের খনি বিশাল সম্পদশালী রাষ্ট্র এই কারণে এই জন্য আল্লাপাক কি করছেন তাদেরকে ওখান থেকে কি করছেন আরো সাফ করার জন্য আমেরিকার সহায়তা থেকে বঞ্চিত করছেন পাকিস্তানের সহায়তা থেকে বঞ্চিত করছেন সৌদি আরবের সহায়তা থেকে বঞ্চিত করছেন বিপদের মধ্যে আরো বেশি ফেলছেন মুনাফিক গুলো দূরে সরছে এদের মাধ্যমে মূলের থেকে আল্লাহ তালা এদের কি করছেন এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে উপরে তুলতেছেন আর বিজয় তো মোমানদের জন্যই ওলা তাহিনু ওলা তাহজানু ওয়াং তুমল আলাউনা মিন কাতালা মাহু কত নবী যাদের সাথে আল্লাহ আল্লাহরা মিল্লা কি করছে যুদ্ধ করছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা ওয়া মাস্তাকানু আল্লাহর পথে তাদের উপর যে মুসিবত আসছে আপনি এই তাদের পরাজয়টা কি কি মুসিবতের চেয়ে বেশি কিছু বলবেন না অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবেন এর জন্য মুসিবত তো আল্লাহ তালা বলতেছেন তাদের উপর যে মুসিবত পড়ছে এই মুসিবতের কারণে তারা সাহস হারায় নাই ওমা জফু দুর্বলতা দেখায় নাই ওমা তাকানো কাফের সামনে নত হয় নাই তাইলে সাহস হারায় ফেলা দুর্বলতা দেখানো এবং কাফের সামনে কি হয়ে যাওয়া নত হয়ে যাওয়া এই তিনটা কাজই হইল আল্লাহ আল্লাহওয়ালাদের এবং নবীদের তরিকার খেলাফ বিপরীত কাজ বিপদ আসার পরেও এই সমস্ত সাহস না হারানো দুর্বলতা না দেখানো আদর্শ পরিত্যাগ না করা কাফের সামনে নত না হওয়া এটা হলো আল্লাহ আল্লাহ এবং নবীদের কি কাজ এবং তাদের কথা কি ছিল যে আল্লাহ আমাদের গুনা গুলি করে দেন ওমা কানা ওয়া সাব্বিত আকদামানা তাদের কথা এটাই ছিল যে আমাদের গুনাহগুলি মাফ করে দেন আমাদের সীমা লঙ্ঘনগুলি আপনি মাফ করে দেন গুনাহ খাতা তো হয়ই আল্লাহ তালা আমাদের এইগুলি মাফ করে দেন ও ওয়াসাব্বিত আকদামানা আর আমাদের পাও কি রাখেন মজবুত রাখেন স্থির রাখেন দৃঢ় রাখেন এখানে বিপদ আসলে রাস্তা ছেড়ে দিয়ে দৌড় দেওয়া না রাস্তার মধ্যে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি এই বিপদের কারণে আমি তো বন্দা দুর্বল হওয়ার কারণে সেরা যাইতে পারি তুমি কি রাখো ঠিক রাখো এই এস্তেকামাতের সময় যখন থাকে দুনিয়া ওয়া হোসনা সাওয়াবিল আখিরা আল্লাহ তালা তখন দুনিয়ার বদলাও দেন আখেরাতের বদলাও কি তার জন্য আল্লাহ তালা আছেন আল্লাহ দিনা কলু রব্বুন আল্লাহ সুন্নত তাকামু যারা এই কথা বলছে যে আমাদের রক্ষেরা আল্লাহ এরপরে কি রয়েছে স্থির রয়েছে আল্লাহ বইলে আবার আরেকজনের রব মানা করে দিছে রব তো আল্লাহ ওই কিন্তু আমেরিকার শক্তি তো বেশি কারণ আমেরিকার ডরাই তো আল্লাহ চেয়ে বেশি একজনে যে হাতে যাইব বুঝছেন জেহাদের পথে হাঁটবে এখন তার ময় মুরব্বী যারা ছিল উস্তাদ টুস্তাদ যারা ছিল তখন তার বাপের এগিয়ে বুঝাইতেছে হ্যাঁ তোমার পথে ছেলে কিন্তু জঘন্য পথে যাইতেছে আসলে উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য জেহাদের না যাক বিষয়টা এমনও না কিন্তু এ যদি যায় আর যদি কোনোদিন ধরা পড়ে তাহলে আমার উস্তাদ কইব আমি না জানি আবার ধরা খাই <laughs> এই জন্য বাপের দিয়া ছেলে ছেলে যদি ছেলে ফেরানোর চেষ্টা করতেছে বাপের ইয়া ছিল দেখি ফিরানোর চেষ্টা করতেছে ভয়টা আল্লাহর না ইয়া ধরা খাওয়ানের যখন যুদ্ধের হুকুম দেওয়া হয় তখন কিছু লোক এমন হয় যেগুলি আল্লাহরে ভয় করার চেয়ে বেশি মানে আল্লাহরে ভয় করার মতো ভয় করে মানুষে অথবা তার চেয়ে বেশি ভয় করে এই বাস্তবতা এই সমাজে এখন এটা আছে যাইতে চাইলে তাহলে কি করে না দেয় না না জানি নিজে কি হয়ে যায় দোষী হয়ে যায় মানুষ ভয় করলো না আল্লাহর ভয়ের চেয়ে বেশি আসলে এদের এটা একটা জাহেরি বর্তমান বাহ্যিক একেবারে নগদ পরাজয় এটা তাদের আর যারা এরপরও টিকে থাকতেছে এটা তাদের নগদ একটা কি বিজয় এই নগদ বিজয়ী মাহাদি আলাহ ইসলামের সাথে আল্লাহ তালা তাদেরকে জড়িত করবেন ইনশাল্লাহ নিয়ে এবং চূড়ান্ত হাসরের মাঠে যে বিজয়ের কাফেলা একটা মিছিল বের হবে সেই বিজয়ের কাফেলার অন্তর্ভুক্ত তারা করবে আর উর নগদ পরাজয় তারা কোথায় নিয়ে যেতেছে তার চিন্তা করা উচিত ঠিক আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি